بھائی اللہ بزرگوں اللہ تبارک و تعالیٰ آپ حضرات کی قربانی کو قبول کروا رہے آپ کے بیٹھنے کو سننے کو صبر و ثبات کے ساتھ یہاں جمنے کو اللہ تعالیٰ بہت قبول فرما رہے اور اس کو اللہ تعالیٰ ہم سب کے لیے اور پورے عالم کے لیے ہدایت کا ذریعہ بنا رہے آمین احمد و صلی علی رسول محکرم دوستہ بزرگ اور بولیں جے جی۔ اپنے دیر اکھنے کے এবং কষ্ট সহ্য করাকে শোনাকে আল্লাহ তারা কবুল ফরমান এবং সারা দুনিয়ার জন্য আল্লাহ তারা اللہ کی طرف سے مددیں آتی ہیں دعائیں قبول ہوتی ہیں وہ اللہ کے لیے ناگواریاں برداشت کر کے اللہ کے کام کا حق ادا کرنے پر یہ چیزیں ملتی ہیں ناگواریاں برداشت کی ہیں تاکہ اللہ تعالیٰ کے کام کا حق ادا ہو جائے اسی پر دعا ملتی ہے اسی پر اللہ تبارک و تعالیٰ کی طرف سے قبولیت آتی ہے اور مدد کے دروازے کھلتے ہیں تو میرے محرم دوست سب لوگوں جب ہم <clears throat> فسٹ سیکار کرا ہے তার অপসন্ত অবস্থার মধ্যে মানুষ বলে আল্লাহ তারা দেয়া কবুল করেন এবং কবুলিয়াত আল্লাহ তারা দান করেন এবং আল্লাহ তারা সাহায্য আছে এই জন্য কাজ কাজ এটার জন্য যখন আমরা কষ্ট স্বীকার করব এটার জন্য যখন আমরা কষ্টের ভিতর দিয়ে আমাদের সময় কাটাবো তো আল্লাহ তারা আমাদের দোয়ার মধ্যে قبولیت دان کربین میں اللہ تعالیٰ مدر کے کر آپ حضرات کا اس طرح جمنا بیٹھنا سننا سارے اعمال میں شدید رہنا یہ معمولی قربانی نہیں ہے بڑی قربانی اور ایک بڑے مجمع کی قربانی ہے یہ سوچنا چاہیے کہ اللہ تعالیٰ اس سے کتنے خوش ہوں گے ہاں اور کیسی کیسی رحمتوں کے دروازے مددوں کے دروازے کھلیں گے امید پر رہنا چاہیے مسلمان کو کہ مسلمان اپنے ہر عمل سے اللہ تعالیٰ سے امیدوار رہتا ہے حضور نے بھی ایسا ہی فرمایا کہ اللہ سے امیدوار رہو اللہ سے امیدوار رہو اللہ کی بشارتیں رہو اور اللہ سے امیدوار رہو اللہ تعالیٰ آئندہ ایسے حالات لائیں گے کہ جو تمہیں خوش کر دیں گے تو میرے محترم دوستوں مرن جائے اپنے جمع جمع تھکا اب مرے প্রত্যেক আমলের মধ্যে অংশগ্রহণ করা তাদের মধ্যে কষ্ট স্বীকার করা এই সবগুলি এমন একটা জিনিস যেটা যারা আল্লাহ তালা রহমতের দরজা খোলে এবং আল্লাহ তালা সাহায্যের দরজাকে আল্লাহ তালা করে আল্লাহ তালার কাছে আশা রাখা চাই বড় বড় আশা করা চাই হুজুর একম সাল্লাহ আলী সাল্লাম ইসাদ করেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহ পাকের পক্ষ থেকে এবং তোমরা আল্লাহ তালার কাছে আশা করো হতে পারে এই যে আমরা কষ্ট স্বীকার করলাম আর এখানে কথাবার্তা শুনলাম সভামূল মধ্যে জুড়লাম আল্লাহ তারা এই কষ্টের বিনিময়ে এরপরে এমন কোনো অবস্থা আনবেন যা আমাদেরকে আনন্দ আনন্দ দিবে এবং আমাদের যেন আনন্দদায়ক হবে এক সফর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম اللہ হুয়া وسلم রাস্তে কা জিস کے راستے জানা হুয়া وہ بہت ٹھنڈا علاقہ تھا اور اونچائی پر تھا اونچائی میں زیادہ سردی لگتی ہے اونچائی پر تھا اور ٹھنڈا بھی بہت تھا ٹھنڈی برداشت کے قابل نہیں تھی تو ایسا لوگ کرنے لگے کہ زمین میں گڑا کھود کر کے پھر اندر بیٹھ جاتے تھے اور اوپر سے اپنی ڈھال رکھ لیتے تھے ہر کوئی ایسا کرنے لگا کہ زمین میں گڑا کھودا اور اندر بیٹھ گئے اور بیٹھ کر کے اوپر سے اپنی ڈال رکھی جب سب لوگوں نے اس طرح کرنا شروع کیا تو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا بھائی رات کو چوکی داری کون کرے گا اس طرح سب گھڑوں میں بیٹھ جائے گے اوپر ڈال لگیں گے چوکی داری کا کیا ہوگا اور یہ فرمایا کہ آج کی رات جو بھی جاگ کر کے چوکی داری کرے گا میں اس کے لیے ایسی دعا مانگوں گا کہ اس دعا کی فضیلت اس کو مل کے رہے گی بولو کون تیار ہے ایک انصاری کھڑے ہو گئے ہاں انصار کی ہمیشہ یہی صفت رہی اللہ جزائے خیر سے کہ وہ ہر کام میں انہوں نے جیسا سے کام لیا اپنے آپ کو آگے رکھا ان کی نصرت کی یہ امتیازی صفت ہے ہاں کہ انہوں نے اپنے نصرت میں اشار کو اپنی تکلیف کو اپنی راحت کو اپنی ضرورت کو دیکھا ہی نہیں یہ انصار کی نصرت کی صفت ہے اشار اور مہاجرین کی ہجرت کی صفت ہے سبقت کہ انہوں نے اپنے آپ کو سبقت ہمیشہ آگے ہی رکھا آگے ہی رکھا اس لیے اللہ تعالیٰ مہاجرین انصار سے راضی ہو گئے یہ تو بیچ میں بات آ گئی تو وہ انصاری کھڑے ہو گئے یا رسول اللہ میں تیار ہوں چوکی داری کروں گا فرمایا آگے آ جاؤ ان کو آگے بلایا ان کا دامن پکڑ کر کے ان کو دعائیں دینے کی اللہ اس کو یہ دے اور وہ دے اللہ اس کو یہ دے اور وہ دے نبی کی دعا ہے اور پھر پکی بات ہوئی ہے کہ میں اس کے لیے ایسی دعائیں کروں گا کہ اس دعا کی فضیلت اور بزرگی اس کو مل کر رہے گی اور آپ نے دعائیں دی ابو ریحانہ ایک صحابی ہے کہ جب میں نے وہ دعائیں سنی تو میں بھی تڑپ گیا اور میں بھی کھڑا ہو گیا رسول اللہ میں بھی ہوں کہ تم کون ہو کہ میں ابو ریحانہ ہوں تو میرے لیے دعا مانگی لیکن میری دعا جو ہے وہ میرے ساتھی کے مقابلے میں کمتر تھی ان کو پہل پہل کرنے کا نمبر ملا ہے انہوں نے پہل کی انہوں نے کوئی دعا نہیں دیکھی تھی کوئی دعا نہیں سنی تھی اللہ رسول کے وعدے میں کھڑے ہو گئے اس لیے ان کی دعا میں زیادہ وزن تھا وہ خود کہتے کہ میں نے میرے لیے بھی دعائیں ہوئی لیکن تو صاحبی میرے ساتھی کی دعا کے مقابلے میں میری دعائیں تھیں کیوں تھی وہ پہلے نمبر پر ہے یا دوسرے نمبر پر ہے تو اللہ تبارک تعالیٰ کی طرف سے یہ ہوتا ہے رسول کی طرف سے یہ ہوتا ہے کہ کوئی موقع ہوتا ہے کسی ہاں۔ کام کو کر لینے کا کسی مرحلے کو برداشت کر لینے کا ہاں۔ اس وقت میں جو برداشت کر لیتا ہے اس کو اسی فضیلت مل جاتی ہے اللہ تعالیٰ آپ حضرات کو بھی یہ فضیلت نصیب کریں سمے محترم دوست بزرگوں مرد اقبال رسول پاک صلی اللہ علیہ وسلم کو ایک سفر گیلن ঠান্ডা এবং শীত ছিল আর সফরটা খুব উঁচা এলাকা ছিল আর উঁচু এলাকার মধ্যে শীত বেশি হয় তো শীত থেকে বাঁচার মতো সামান সাহাবাদের কাছে ছিল না এই জন্য ওনারা মাটিতে গর্ত করে গর্তের মধ্যে ঢুকে উপরে ঢাল দিয়া গর্তের মুখ বন্ধ করে সবাই এইভাবে থাকতে শুরু করলেন শীত থেকে বাঁচার জন্য ঠান্ডা থেকে বাঁচার জন্য তো প্রচন্ড ঠান্ডা ছিল ঠান্ডা থেকে বাঁচার কোনো উপায়ও ছিল না এই জন্য একজনে এটা করছে তো সবাই মিলা দেখা দেখি ওই গর্ত করে তার উপরে ধান দিয়া মুখ বন্ধ করে দিয়া ওই গর্তের ভিতরে বসে গেল অন্ধকার রাত্রে ছিল রসুল বাগ সাল্লাহ আলী ওসালাম যখন সাহাবাদের এই অবস্থা দেখলেন তখন তিনি চিন্তা করলেন যে সবাই যদি এভাবে গর্তের মধ্যে ঢুকে মুখ বন্ধ করে গর্তের মুখ বন্ধ করে বসে থাকে তো পাহারাদারি করবে কে চকিদারি করবে কে দুশ্মনের এলাকা দুশ্মন হামলা হইতে পারে হজুর রকম সাল্লাহ আলী ওসাল্লাম তিনি বললেন যে আজকে যে পাহারাদারি করবে আজকের রাতে যে পাহারাদারি করবে আমি তার জন্য এমন দোয়া করব যে দোয়ার ফজিলত সে অবশ্যই পাবে এবং যে দোয়াকে অবশ্যই দেখবে দুনিয়া তো দেখবে তো দেখবে রসুল্লাহ ঘোষণা করলেন যে ঘোষণার সঙ্গে সঙ্গে একজন সাহাবি উঠে আসলেন উনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি পাহাড়দারি করবো সরসরুল্লাহ সাল্লাহ হারি ওসাল্লাম তার কাপড় ঘেরা দোয়া করতে শুরু করলেন উনি বলেন যে আনসারদের বিশেষ গুণ এটাই ছিল বিশেষ বৈশিষ্ট্য এটাই ছিল সমস্ত খায়ের কাজে ভালো কাজে নেক কাজে তারা সবার আগে যেতেন সবার আগে অন্য অন্যদেরকে অন্যদেরকে আগে নিজেকে পেশ করতেন কষ্টের মধ্যে নিজেকে আগে পেশ করতেন ইশার বলে যে অন্যদেরকে আরাম পৌঁছায় নিজে আগে কষ্টের কষ্টের কাজের জন্য নিজে তৈরি হয়ে গেছে আনসারদের এই বিশেষ গুণ ছিল যে কারণে আল্লাহ তারা আনসারদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে রাজি হয়ে গেছে আবার আরেকজন আরেকজন ছিল মহাদেব পরে তাদের গুণ ছিল সব কাজে আগে বাড়া সবার আগে আগে কষ্টের কাজে আগে সব কাজে তারা আগে থাকে নিজেকে আগে রাখে যাতে পিছনের লোকের হেফাজত হয়ে যায় তো এই দুই গুণ দুই দলের ছিল আল্লাহ তারা উভয় দলের উপরে আনসার এবং মহাজের ওনাদের উভয় দলের উপরে আল্লাহ তারা সন্তুষ্ট এবং রাজি হয়ে গেছে তো মেরে মহাকালাম দোস্ত বলেন ওই আনসার আনসারি সাহাবি উনি যখন সবাই যখন গর্তের মধ্যে শীত থেকে বাঁচার জন্য গর্তের মধ্যে ঢুকে আসছে সে উনি উঠে আসছে যে আজকে পাহাড়াদারি শীতের মধ্যে ঠান্ডার মধ্যে কষ্টের মধ্যে আমি করব রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ওয়াদা করবেন যে আমি তার জন্য এমন দোয়া করব যে দোয়ার ফলাফল অবশ্যই দেখবে যে দোয়ার ফজিলত সে অবশ্যই দেখবে তো এই সাহাবি উঠে আসলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার গায়ে কাপড় ধরলেন কাপড় ধরে তিনি দোয়া করতে শুরু করলেন তার জন্য হ্যাঁ তাকে এই দেন তাকে এই দেন তাকে ওই দেন মানে এত দোয়া করতে শুরু করলেন এরকম এরকম দোয়া করতে শুরু করলেন আরেকজন সাহাবি উনি শুনতেছিলেন উনি মনে মনে চিন্তা করলেন যে হায় আমি যদি উঠতাম তাইলে কত ভালো হইতো আমি এরকম দোয়া পাইতাম তো শেষ পর্যন্ত উনি আর থাকতে পারলেন না উনিও উঠে আসলেন ওনার নাম ছিল আবু রায়হানা উনি এসে বলেন ইয়া রসুল আল্লাহ আমিও চলে আসি আজকে রাত্রে পাহারা দেওয়ার জন্য এই শীতের মধ্যে কষ্টের মধ্যে তো হুজুর একম সাল্লাহ ইসলাম অন্ধকারের মধ্যে জিজ্ঞাসা করলেন তোমার কি নাম বলে আমি আবু রায়হানা তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমার জন্য দোয়া করলেন কিন্তু আমার সঙ্গী ওনার জন্য যত দোয়া করছেন তার থেকে একটু কম করছেন আমার জন্য যেহেতু উনি প্রথম প্রথম উঠছেন এই জন্য ওনার জন্য দোয়া তো অনেক বেশি করছেন আর আমি যেহেতু পরে উঠছি তো আমার জন্য দোয়া তার থেকে একটু কম করছেন তুমি এরকম মহাতারাম দেশটা বুঝে করে বলেন যে আল্লাহ তারা আল্লাহ রসুল এইভাবেই সাহাবার সাহাবা ফারাম আজমাইন তাদেরকে কষ্টের কাজের জন্য তৈরি করবেন আজ আপনারা এখানে কষ্টের মধ্যে বিশাল মজমা অনেকে পানির কষ্ট ভোগ করতেছে অনেকে শীতের কষ্ট সহ্য করতেছে অনেকে জাগার কষ্ট সহ্য করতেছেন বিভিন্ন রকমের কষ্ট আপনারা সহ্য করতেছেন বলেন যে আল্লাহ তারা আপনাদেরকেও এরকম ফজিলত নসিব করবেন আজকে ইনশাআল্লাহ এই ইসমা নয় এরকম হাজার ইস্তেমার মধ্যে কষ্ট করতে আমরা সবাই তৈরি আছি ঠিক আছে দাদা اور بات بھی میرے دوستوں یہی ہے اللہ کا کام کر کے اللہ سے امیدوار رہے اللہ کا کام کر کے اللہ سے امیدوار رہے اور عمل کر کے اللہ کی طرف سے اس کے جو کچھ ملنا ہے اس کا یقین کریں یہ باتیں ضروری ہیں کوئی بھی کسی حال سے نا امید نہ بنے بلکہ اللہ سے امیدوار رہے حدیثوں میں ہے ہم ملو اللہ سے امیدوار رکھو امیدوار رہو اللہ تبارک بطالہ سے ہاں۔ اور دوسری بات کہ اپنے عمل پر اللہ تعالیٰ جو دینے والے ہیں اس کا یقین کریں کہ اللہ تعالیٰ اس پر یہ دینے والے ہیں ہاں، کیونکہ اللہ تبارک و تعالیٰ نے جو ذمہ داریاں ہمارے اوپر ڈالی ہیں عملی شکل میں وہ ہم کو کامیاب کرنے کے لیے ہے دنیا میں بھی کامیاب بنانا ہے آخرت میں بھی کامیاب بنانا ہے اور اپنے ٹیم کو بھی کامیاب بنانا ہے اس لیے یہ ذمہ داریاں ڈالی ہیں ہمیشہ ذمہ داری کو پوری کرنا اور ذمہ داری کو پوری کرنے کے ساتھ اللہ تعالیٰ سے تعلق یقین کا رکھنا مولانا محمد اولانحمد رحمت اللہ علیہ فرماتے تھے کہ اللہ کا کام کرے اور اس اللہ پر اللہ پر یقین نہ ہو تو وہ فاسق ہے ہاں وہ فاسق ہے کیونکہ منافق کو جو ہے وہ یقین نہیں ہوتا وہ اس کو شک ہوتا ہے الحمدللہ ہم کو شک نہیں ہے اللہ کی ذات سے امید رکھنی چاہیے اور یقین رکھنی چاہیے کہ جو عمل ہوگا جو تکلیف ہوگی جو ناگواری ہوگی तमाम पर अल्लाह ताला से बहुत कुछ मिलेगा তো মেরে মহারাম দোস্ত বলেন যে ভাই আল্লাহ তালার কাছ থেকে আশা রাখা চাই আশাবাদী হওয়া চাই আল্লাহ তালার কাম আল্লাহ তালার কাজের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি কাজে আমাদের আল্লাহ তালার কাছ থেকে আশাবাদী হওয়া চাই অনেক বড় আশা করা চাই হাদিসের মধ্যে আছে যে তোমরা আল্লাহর কাছ থেকে আশা করো নিরাশ হওয়ার কথা নিষেধ করা উচিত কোন অবস্থায় কোন অবস্থায় আমরা নিরাশ হব না আল্লাহ তালা থেকে আল্লাহ তালা তো আশা করতে বলতেছেন যে একটা হবে যে আমরা আল্লাহ তালার কাছ থেকে অনেক কিছু আশা করি অনেক বড় বড় আশা করি আমরা আর দ্বিতীয় হল যে আমল আমরা করব সেই আমলের উপরে আল্লাহ তালা যা দিবেন এটার যকিন আমাদের অন্তরের মধ্যে থাকে আমাদের অন্তরে এই যকিন পয়দা হয় যে অবশ্যই আল্লাহ তালা দিবেন হজরত মহানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যে আল্লাহ দিনের কাজ করে আর আল্লাহ তালা যে দিবেন আল্লাহ তালা যে সাহায্য করবেন এটার যকিন করে না এই ব্যক্তি তো ফাঁসে উনি বলেন যে মুনাফেকদের এই অবস্থা হইতো যে তারা এই সন্দেহের মধ্যে থাকত যে আল্লাহ তারা দিবেন কি দিবেন না আল্লাহ তারা করবেন কি করবেন না না আল্লাহ তারা হুকুম মানা আল্লাহ তারার জন্য আমল করা এর উপরে আল্লাহ তারা যে ওয়াদা করছেন সে ওয়াদা অবশ্যই আল্লাহ তারা দিবেন এ কথা ইয়কিন রাখা চাই দিলের মধ্যে এক হলো আশাবাদী হওয়া আরেক হলো ভাই মেহনত করে ایمان والے کے ساتھ اللہ تعالیٰ کا معاملہ ایسا ہے حدیثوں میں کہ اسے راحت ملے نعمت ملے سہولت ملے اور وہ شکر کرے تو اللہ اس سے خوش ہو جائیں گے اس کے شکر کرنے سے یا اسے تکلیف آئے کوئی بیماری آوے کوئی نقصان ہوا اور پر وہ صبر کرے تو اس کے صبر سے بھی اللہ خوش ہو جائیں گے उसके सबर से भी अल्लाह खुश है उसके शुक्र से भी अल्लाह खुश है तो मोमिन की तो हर हालत खैर ही खैर है তো বলেন যে ভাই হাদিসের মধ্যে এরকম আসছে যে মোমেন আগে একটা কথা বলছিলেন যে যে আল্লাহ তালার হুকুমকে পুরা করে আমল করে আর ইয়কিন করে না সে তো হজরত মানে আলী বলছেন সে ফাঁসে এটা মুনাফিকদের অবস্থা হইত আলহামদুলিল্লাহ এই ময়দানের মধ্যে আমরা যারা আছি আমাদের সবাই ইয়কিন আছে হ্যাঁ, আমাদের মধ্যে এরকম সন্দেহ নাই যে আল্লাহ করবেন কি করবেন না দেবেন কি হ্যাঁ। দেবেন না অবশ্যই আল্লাহ তাআলা দিবেন আমাদের সকলের মধ্যে আছে ভাই দেখুন তার অবস্থা এই যেটা মধ্যে আসছে যে যখন তার জন্য আরাম এবং সুস্থের অবস্থা আসে তখন সে শকর করে আর যখন শকর করে তো শকরের তার উপরে আসে কষ্ট আসে তার উপরে তো এই কষ্টের অবস্থার মধ্যে সে সবর করে তো আল্লাহ সবাই সবরেরও পুরস্কার তাকে দান করে মোমেনের অবস্থা এরকম যে কোনো অবস্থাতেই তার জন্য কোনো লোকসান নাই তার জন্য কোনো ঠগা নাই কোনো অবস্থাতেই তার জন্য কোনো অবস্থায় তার জন্য লাভজনক ভালো অবস্থা হইলেও সে শকর করে হ্যাঁ, হ্যাঁ, এটা তার জন্য হ্যাঁ, লাভজনক আর যখন কষ্টের অবস্থা হয় তখন সে সবল করে এইটাও তার জন্য লাভজনক এই জন্য মেরে মহতারাম দোষ কোনো অবস্থায় মানুষের মমিনের জন্য اللہ تبارک و تعالیٰ نے دنیا کو حالات کا گھر بنایا ہے یہاں حالات آتے ہیں رات بھی آتی ہے دن بھی آتی ہے رات چھوٹی ہو گئی دن بڑے ہو گئے دن چھوٹے ہو گئے رات بڑی ہو گئی زمین آسمان کے درمیان میں یہ نظام ہے تو اسی طرح رات چھوٹی دن بڑے دن چھوٹے رات بڑے ایسے لوگوں کے حالات بھی ہوتے ہیں اچھے حالات آ گئے آدمی خوش ہو گیا کبھی ناگوار حالات آئے آدمی تنگ آ گیا تو دنیا کو اللہ تعالیٰ نے حالات کا گھر بنایا بیماری بھی آتی ہے تندرستی بھی آتی ہے غریبی بھی آتی ہے مالداری بھی آتی ہے محبت بھی ہوتی ہے دشمنی بھی ہوتی ہے دنیا کو حالات کا گھر بنایا ہے یہ پہلے سے نظام ہے اللہ تعالیٰ کا اللہ کی اپنی حکمت ہے کہ حالات بھی دیے ہیں حکم بھی دیے ہیں اللہ نے حالات بھی دیے ہیں حکم بھی دیے ہیں اچھے حالات بھی آتے ہیں ناگوار حالات بھی آتے ہیں اور دونوں صورتوں میں اللہ کی طرف سے حکم بھی آتے ہیں اچھے حالات ہیں مالدار ہیں خوشحال ہیں کہ مالداری کا دین پورا کرو ناگوار حالات آتے ہیں تنگی ہے کہ تنگی کا دین پورا کرو تو یہ دونوں چیزیں انسانوں کی طرف اللہ کی طرف سے آتی ہے اچھے حالات بھی آتے ہیں اچھے حالات کے حکم بھی آتے ہیں ناگوار حالات آتے ہیں ناگوار حالات کے حکم بھی آتے ہیں یہ اللہ کا نظام ہے ہاں اور یہ ایک اللہ کی طرف سے امتحان ہے اور دیکھنا ہے کہ اس امتحان میں کون کامیاب ہوتا ہے کہ ہم تمہیں اچھے اور ناگوار حالات سے امتحان میں ڈالیں گے پھر تمہیں اپنی طرف بلا لیں گے ہاں اور بلا کر کے ان کو بدلا دیا جائے گا حالات گزر جائیں گے حالات گزر جائیں گے حالات میں جو کام ہوا ہے اس کا اثر اور اجر باقی رہے گا میں محترم دوستوں আল্লাহ তালার নিজাম হল এই যে দুনিয়াটাকে আল্লাহ তালা হালাতের ঘর বানাইছেন হালাত মানে হল বিভিন্ন রকমের অবস্থা কখনো সুস্থতা কখনো অসুস্থতা কোনো কখনো ধনী কখনো গরিব যেমন আল্লাহ জানা কখনো রাতকে বড় করে দেন দিনকে ছোট করে দেন দিনকে বড় করে দেন আবার রাতকে ছোট করে দেন এরকম ভাবে দুনিয়াটাকে একটা হালাত এবং অবস্থার ঘর বানাইছেন সকালের উপরে এই অবস্থাগুলো আসে কখনো একজন সুস্থ কখনো আবার অসুস্থ কখনো ধনী কখনো গরিব বিভিন্ন রকমের অবস্থা এটা হলে দুনিয়াটাই দুনিয়াটা এটা ঘর এই অবস্থার ঘর বিভিন্ন অবস্থা মানুষের উপর মানুষের উপরে আসে কিন্তু মেরে মহতরাম দোষটা বুঝব এই অবস্থাগুলো আনা আল্লাহ তালা ইমতেহানের জন্য পরীক্ষার জন্য আনেন এবং এই অবস্থাগুলো আল্লাহ তালার নিজাম আল্লাহ তালার নিয়ম যে এরকমই হবে কখনো ভালো অবস্থা হবে কখনো খারাপ অবস্থা হবে এটা আল্লাহ তালার নিয়ম এই নিয়মে সবার উপরে আসবে এবং সাথে সাথে আল্লাহ তালা হুকুমও দিচ্ছেন যে কোনো হালত হোক ওই হালাতের হুকুম আল্লাহ তালা দিয়েছেন কেউ যদি ধনী হয় এবং আনন্দের মধ্যে থাকে খুশির হালাত হয় ওই অবস্থার মধ্যে তার জন্য হুকুম আসছে তার জন্য দিন আসছে এমনিভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন অবস্থা তার খারাপ এবং সে গরিব অথবা অসুস্থ যে কোনো খারাপ অবস্থার মধ্যে সে থাকুক সেই অবস্থার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম এবং দিন আসছে এখন কথা হল যে মানুষ যে হালতে থাকুক সেই হালতের মধ্যে সে তার দিনকে পুরা করে দিন দিন দিনকে সে পুরা করে ধনির অবস্থা হোক ওই সময় যে তার তার জন্য যে আল্লাহ তালার হুকুম সে হুকুমকে পুরা করে গরিবী অবস্থা হোক সেই অবস্থার মধ্যে আল্লাহ তালা যে হুকুম তার উপরে সেই অবস্থাকে সে পুরা করে তো যখন প্রত্যেকে আপনা আপনার হালতের মধ্যে তার অবস্থাকে পূরণ করে তো সে যে কোনো অবস্থায় থাকুক সে অবস্থায় সে কামিয়াব হয়ে যায় সে সফল কাম হয় বলেন যে ভাই এই যে হালাকার অবস্থা এগুলি অতিক্রম করে শেষ হয়ে যায় পার হয়ে যায় সুস্থ ছিল অসুস্থ হয়ে গেছে সুস্থতা চলে গেছে এমনিভাবে অসুস্থ আবার এক সময় অসুস্থতা চলে যায় সুস্থতা ফিরে আসবে সময় ধনী তো এই ধ্বনির অবস্থা তার এক সময় শেষ হয়ে গেল আবার সে গরিব হয়ে গেল আবার এই গরিবী অবস্থা এক সময় শেষ হয়ে যাবে আবার সে ধনী হয়ে যাবে এক সময় খুশি এক সময় না খুশি দুঃখ কষ্ট কোনো অবস্থায় দুনিয়াতে স্থায়ী নয় সব অবস্থাই অতিক্রম করে চলে যায় অতিবাহিত হয়ে যায় কিন্তু মেরে মহতারাম দোষা বুগ এই সমস্ত অবস্থার মধ্যে আল্লাহ পাকের যে হুকুম আছে সেই হুকুম যদি মানুষ পুরা করে অবস্থা তো অতিবাহিত হয়ে যাবে কিন্তু যা সে দিনের উপরে চলছে আল্লাহ তালার হুকুমকে পুরা করছে সেটা চিরকাল বাকি থাকে যাবে সেটা আজুর স্বভাব চিরকাল বাকি থাকবে অবস্থা পার হয়ে যাবে কিন্তু এই অবস্থায় পড়ে সে আল্লাহ তালার যে হুকুমকে পুরা করছে সেই হুকুমের صحاب সব চিরকাল باقی থাকবে ہم انسان ہیں ہمیں پورا علم نہیں ہے اور اللہ تعالیٰ ساری چیزوں کو جاننے والے ہیں بعض حالات ایسے ہوتے ہیں وہ آدمی کو پسند نہیں ہوتے لیکن وہی اس کے حق میں بہتر ہوتے ہیں بعض حالات ایسے ہوتے ہیں کہ آدمی اس کو پسند کرتا ہے لیکن وہ اس کے حق میں بہتر نہیں ہوتے اس لیے اللہ تعالیٰ اپنے علم و حکمت سے وہ حالات ڈالتے ہیں بندوں پر جو ان کے لیے بہتر ہوتے ہیں اللہ وہ دعا قبول کرتے ہیں ان کے لیے جو ان کے حق میں بہتر ہوتی ہے ہر دعا نہیں آدمی اپنے نادانی سے کچھ بھی مانگ لے ایسا نہیں ہے بلکہ مانگے جو مانگنا ہو لیکن اللہ تعالیٰ اپنا علم و حکمت سے دیں گے جو اس کے حق میں بہتر ہوگا وہ دیں گے ایسے حالات میں بھی کہ آدمی نہیں جانتا میرے لیے کون سی حالات بہتر ہے اللہ جانتے ہیں کون سے حالت بہتر ہے اس لیے فرمایا کہ بعض مرتبہ تم کسی چیز کو اپنے لیے اچھا سمجھو گے اور تمہارے حق میں وہ بہتر نہیں ہے بعض مرتبہ تم اپنے لیے کسی چیز کو بہتر سمجھتے ہو تمہارے لیے بہتر نہیں ہے اللہ جاننے والے ہیں اس لیے کہتے ہیں کہ دلوں کا رخ کہ اللہ کی طرف دلوں کا رخ اللہ کی طرف ہو جاتا ہے تو ایمان والا ہر حال میں کامیاب ہوتا ہے ناگوار حالات میں بھی کامیاب ہوتا ہے اچھے حالات میں بھی کامیاب ہوتا ہے ناگوار حالات میں حکم پورا کرے گا صبر کے ساتھ خوشگوار حالات میں حکم پورا کرے گا شکر کے ساتھ اور یہی دو بندگی کی دو یہ دو سفتیں ہیں یا صبر یا شکر یا صبر یا شکر ہاں۔ نبیوں میں بھی سفر کرنے والے ہیں شکر کرنے والے ہیں علی <coughs> علیہ صلاحت السلام کا سبق لمبی بیماری ہو گئی وہ بہت سبر کیا اللہ تعالیٰ ان کی صبر سے خوش ہو گئے ہاں، کہ ہم نے ایوب کو امتحان میں اور بیماری میں ڈالا تو وہ صبر کرنے والا نکلا اتنا بجرنا ہو صابرا نعم العبد ان کہ ہم نے ایوب کو صبر کرنے والا پایا بہت اچھا بندہ ہے ہمارا جی ہاں ان کو شاباشی ملی ہے ہاں کہ بہت اچھا بندہ ہمارا ہماری طرف رجوع کرنے والا ہے ایسے ہی شکر حضور صلی اللہ علیہ وسلم کی حالات اچھے ہو گئے تو آپ نے اپنی عبادت بڑھائی لوگوں نے کہا کہ آپ نے عبادت بہت بڑھائی کہ اللہ نے ہمارے حالات اچھے کر دیے ہیں تو اچھے حالات میں ہمیں اللہ کا شکر گزار بندہ بننا چاہیے تو کیا میں اللہ کا شکر گزار بندہ نہ بنوں یہ دونوں حالتیں نبیوں کے حالات ہیں ناگوار حالات کا سبق خوشگوار حالات کا شکر اس سے اللہ تعالیٰ راضی ہو کر کے دونوں حالتوں کا انعام دیتے ہیں شکر والوں کو بھی انعام دیتے ہیں صبر والوں کو بھی انعام دیتے ہمارا مانوس احمد کرتے سب غیر امریکہ سے نائیں سب ارم امداد کر سے نائیں اللہ تعالی তিনি সর্বজ্ঞানী সব রকমের এলেম আল্লাহ তালার কাছে আছে আমরা আমাদের অবস্থা সম্পর্কে আমাদের কাছে কোনো এলেম নাই আমরা মনে করি ভালো অবস্থা অথচ আল্লাহ তালা জানেন আমরা জানি না এই ভালো অবস্থা আমার জন্য ঠিক নয় ভালো নয় এই ভালো অবস্থা এরপরে হয়তো আল্লাহ তালা আল্লাহ তালা জানেন এই ভালো অবস্থার পরে এই ভালো অবস্থার মধ্যে আমার ক্ষতি হবে আবার অনেক সময় আমরা অনেক জিনিসকে অপছন্দ করি যে এই অবস্থা আমি চাই না কিন্তু ওই অবস্থার মধ্যে আল্লাহ তালার এলমে আছে যে ওই অবস্থাটা আমার জন্য ভালো এই জন্য মেরে মহতারাম দোস্ত দোয়া বলে যে সব দোয়াই মানুষ চায় কিন্তু মানুষ জানে না কোন দোয়াটা তার জন্য ভালো কোন দোয়াটা তার জন্য ক্ষতিকর আল্লাহ তালা জানেন সেই হিসাবে বান্দা যে কোনো দোয়াই চায় তো আল্লাহ তালা তার তার জন্য যেটা ভালো হবে সেটাই তাকে দান করেন যেটা তার জন্য ক্ষতি হবে সে তো জানে না কিন্তু সে নিজেই চাইতেছে সেই জন্য আল্লাহ তালা যেহেতু জানেন যে এই অবস্থাটা যেটা সে চাইতেছে যে জিনিস সে চাইতেছে এটা তার জন্য ক্ষতিকর হবে এই জন্য আল্লাহ তালা ওটা দেন না তো মেরে মহতারাম দোষ বান্দা তার কাছে যেহেতু এলেন নাই তার জানা নাই সেজন্য সে সব দোয়াই করে এমন এমন দোয়া করে যেটা হয়তো আল্লাহ তালা জানেন যে এই জিনিসটা তার জন্য ক্ষতিকর হবে তো আল্লাহ তালা ওইটা তাকে দেন না আর এমন জিনিসটা যেটা তার জন্য লাভ হবে তো আল্লাহ তালা ওই জিনিসটা তাকে দান করেন যেটা তার জন্য লাভজনক হবে সেই জন্য মেরে মহাজান দোষটা দোয়া যে মানুষ করে না জেনেই করে কিন্তু আল্লাহ তালা যেহেতু জানেন ওই জন্য আল্লাহ তালা যেটা তার জন্য ভালো হবে সেটাই তাকে দান করে এই জন্য এই দুনিয়াটা হল একটা পরীক্ষার জায়গা আর এই সমস্ত অবস্থা ভালো মন্দ এসব অবস্থা নবীদের উপরে আসছে আর এই নবীদের থেকেই শিক্ষা নেওয়া চাই নদীর উপরে দোন অবস্থা আসছে আর ওই সময় দোনো অবস্থাতে নবীরা যে আমল করছেন সেই আমলই করতে হবে হজরত আইজুব আলী ইসলাম বলেন যে ওনার উপরে অনেক লম্বা সময় রোগ ব্যাধি ওনার রোগ ব্যাধিতে কাটছে অসুস্থতা কাটছে অনেক লম্বা সময় কিন্তু উনি এই দীর্ঘ সময় রোগ ব্যাধির মধ্যে উনি সবল করছেন সবর করছেন তো আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে তার কথা বলছেন যে আমি আইব আলী ইসলামকে সবর করেনা পাইছি নির্মাণ আমলু আবার আল্লাহ তালা নিজেই আইব আলী ইসলামের প্রশংসা করতেছেন বড় ভালো বান্দা আল্লাহ তালা এবং তিনি আল্লাহর দিকেই রুজু করছেন আল্লাহর দিকেই আল্লাহর দিকেই মনোযোগ দিচ্ছেন তো আল্লাহ তালা আলিব আলী ইসলামের উপরে অপছন্দনীয় হালাত আর অবস্থা আনছেন রোগ ব্যাধির অবস্থা আনছেন কিন্তু তিনি এত দীর্ঘ সময় এই রোগ ব্যাধির মধ্যে সবল করে দেখেছেন আল্লাহ তালা খুশি হয়ে গেছেন আল্লাহ তালা নিজেই তার প্রশংসা করতেছেন যে আইব আলী ইসলামকে আল্লাহ তালা সবল কর্মেওয়ালা পাইছেন এবং আল্লাহ তালা তার প্রশংসা করতেছেন যে বড় উত্তম বান্দা আল্লাহ তালা আল্লাহ বলেন আমার বহু উত্তম বান্দা এবং আল্লাহ তালা যে সবরের বদলা আইব আলী ইসলাতামকে দিয়েছেন এবং আইব আলী ইসলাম সম্পর্কে কথা বলছেন যে তিনি আল্লাহর দিকেই রুজু করছেন আর কারো দিকে রুজু করেন নাই আল্লাহর দিকেই মনোযোগ দিচ্ছেন আর কারো দিকে মনোযোগ দেন নাই এমনিভাবে আমাদের নবী জনাব রসুল্লাহ সাল্লাহ আলী সালামের উপরেও একসময় পছন্দের অবস্থা খুশির অবস্থা রসুল পাক সাল্লাহ আলী সালামের উপরে আসছে তো হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম খুশির চোখে নামাজ এবং ইবাদতকে বাড়াই দিচ্ছে লোকেরা বলল রসুল্লাহ আল্লাহ খুবই অবস্থা আসছে তারপরে আপনি এত হেফাজত বন্দিগি করেন এত নামাজ পড়েন তো হুজুর একম সাল্লাহ ইসলাম জবাব দিলেন যে আল্লাহ তারা আমাকে খুশির অবস্থা দিচ্ছেন খুশি দিচ্ছেন আনন্দিত করছেন তো আমি কি আল্লাহ তারা শুকুর গুজার বন্ধা হবে না তো খুশির অবস্থার মধ্যে শকর করা আমাদের নবীর সেবা আইব আলী ইসরাত সালাম কষ্টের মধ্যে সবর করছেন তো এটা এটাও এক নবীর সিফত নবীদের থেকে এই জিনিস আসছে আল্লাহ তালা পছন্দ অপছন্দ সব অবস্থায় মানুষের উপরে আনেন মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যেও বলছেন মানে রূপ বিশ্বাস দেবাল খাই ফেতনা বলেন যে সব পরীক্ষার জন্য ভালো মন্দ অবস্থা আল্লাহর কাছে আল্লাহর পক্ষের পক্ষ থেকে আসে এটা মানুষের পরীক্ষার জন্য যে পরীক্ষায় পাশ করে সে کامیاب ہوئے گا کہ سکون کام ہوئے ایمان کی برکت سے ایمان والوں کے لیے ہر حالت کامیابی کی حالت ہے ایمان کی برکت ہے کہ اللہ نے جو ایمان دیا ہے اس ایمان کی یہ برکت ہے جو بھی حال آئے उस हाल में उसको ईमान की बरकत से अल्लाह ताला कामयाबी देंगे তো চাষ করতে কে गरीबी আল্লাহ आवे बरकत तो दें। আর জলে বরকত দেন না তো। तंदुरुस्ती না आवे तो চার্জ করাইছি পাওয়ার ব্যাংক আছে नागवार हालात ये ईमान की बरकत से नागवार এটা हालात का इनाम শুকর अल्लाह বলে की গাইছো। तरफ से मिलता है मिसाल के হ্যাঁ तौर তারা पर তো বাণিজ্য हमारा ये বাণিজ্যিক আলিম मजमा বে ज्यादा है लोगों को উন্মতের आराम দেখা नहीं সামনা मिला। তবলি গলা দশ जागे সময় हैं। এতে মাঝে जागना ফুরিয়ে बेकार দিয়ে नहीं মাথা है। সময় দেয় अल्लाह के रास्ते का जागना बहुत ऐसे। कीमती है তো তো আইছে अल्लाह के रास्ते का चलना भी बहुत कीमती है एक एक कदम अल्लाह के रास्ते के এই বহ তোর খুব বুঝাই ऐसे जागना বড়রা বলেন কারা বলেন हदीसों में है मुस्तफिज। एक मरतबा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने एक जनाजा लाया गया বয়ান কয় নোয়াখালী आप उस जनाजे की নোয়াখালী नमाज বয়ান पढ़ाने কয় के लिए বড়রা आगे বলেন बढ़े। মুস্তাফিজের নোয়াখালী আর কি সালো আমি সালো पीछे से किसी ने বয়ান कहा কয় বড়রা বলে তুই বড়রা কই গেছিস রে তোর বড়রা ডাকো इस आदमी पर नमाज न पढ़िए কাল আল্লাহ কাল রসুল তুই বড়রা কি ডাকছ কালা বড় आप इस पर नमाज न पढ़े মাগরিবের ये বয়ান आदमी করছে अच्छा नहीं था ये कहा ला तो सल्ले अलैहि या रसूलुल्लाह फइन्नहु रजुलुन फासिकुन या रजुलुन फाजिरुन শুনলাই যে जब ये आवाज आई पीछे تو حضور متوجہ یہ مجمے کی طرف جی اور مجمے کی طرف متوجہ ہو کر کے یہ فرمایا کہ کیا تم لوگوں نے اس آدمی کو یعنی اس میت کو کبھی کسی نیک کام پر دیکھا ہے جی آپ لوگوں میں سے کسی نے اس میت کو کسی نیک کام پر دیکھا ہے ایک آدمی نے کہا ہاں اور اس کے جنازے کی نماز پڑھائی اور نماز پڑھا کر کے یہ فرمایا اے مرنے والے لوگ تجھے گنہگار سمجھتے ہیں اور میں اللہ کا نبی ہوں اور ان کے لیے بشارت سنائی ان کے لیے مرنے والے کے لیے بشارت سنائی کہ لوگ تجھے گنہگار سمجھتے ہیں میں اللہ کا نبی کہتا ہوں کہ تو گنہگار نہیں ہے اس کے لیے بلکہ تیرے لیے بشارت کیوں کہ وہ اللہ کے راستے میں جاگا ہے تو اللہ کے راستے کا جاگنا یہ مغفرت کا سامان ہے اور اللہ کی رحمتوں کے ملنے کا سامان ہے میرے محترم کچھ تو بھولو مرضی ایمان ہے برکت ہو گئی جو جب ایمان آسے ایمان تھا کہ منوشے کرتے ایمان ہے برکت سے ভালো মন্দ সর্ব অবস্থার মধ্যেই সে লাভবান থাকে এটার বরকত সে হাসিল করে ভালো অবস্থা হোক এটার মধ্যে তার জন্য বরকত আর যদি খারাপ অবস্থা হয় তো এটার জন্য তার এটাও তার জন্য বরকতের জিনিস রয়েছে তো মেরে মহাতারাম দোষা বুর্গ ভালো মন্দ সর্ব অবস্থায় সে বরকত হাসিল করে ইমানের বদলতে যখন ইমান মানুষের মধ্যে থাকে इसलिए ইমান বহুত বড় কীর্তি জিনিস ইমান বড় মূল্যবান জিনিস ইমানের বরকতে ভালো মন্দ সর্বাবস্থায় মানুষের জন্য লাভজনক হয়ে যায় সর্বাবস্থায় মানুষের জন্য উপকারী হয়ে মানে বলেন যে ভাই একটা উদাহরণ আপনাদেরকে বলি বলে যে এই যে আমাদের মজমা অনেক বিশাল মজমা হওয়ার কারণে লোকজন বেশি হওয়ার কারণে আমরা এই ময়দানের মধ্যে অনেক কষ্ট উঠে গেছি এবং কষ্ট করতেছি তো আমাদের যে কষ্ট উঠানোটা এটা আমাদের জন্য বড় লাভজনক রসুরে পাক সদল্লাহ হারিয়ে বসাল্লাম একবার এক জানাজার নামাজে শরীর হলেন সেখানে হুজুর আকম সাল্লাহ আলী ওসাল্লাম ওই জানাজার নামাজ পড়াইবার জন্য অগ্রসর হলেন পিছন থেকে কেউ বলল ইয়া রসুল্লাহ আপনি এই লোকের নামাজ পড়েন না এই লোক বড় গুণাগার কোনো ভালো কাজ সে করেনি কাজে আপনি তার জানাজা পড়াবেন না রসুল্লাহ আসল্লাহ ইসলাম এ কথা শুনে পুরা পিছনে যত লোক ছিল তাদের দিকে ফিরলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে এখানে যারা আছে উপস্থিত কেউ কি জানে যে এই যে জানাজা এই লোকটা জীবনে কোনো ভাবে কোনো নিঃশ্বাস করছে এরকম কি কেউ সাক্ষ্য দিতে পারে কেউ বলতে পারে তো বলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে মজমার মধ্যে থেকে একজন লোক সে বলল ইয়ার অসুর আমরা আমি তার একটা নিয়ে কামল যাই বলে কি যেটা বলে আমরা দুইজন একবার জমাতে গেছিলাম সেখানে পাহারাদারির কথা ছিল তো এক রাত্রিতে পাহারার জন্য আমরা দুইজন ঠিক হয়েছিলাম আমিও যাচ্ছি আর সেও পাহাড়ের জন্য রাতভর যাচ্ছে এই নিয়ে কামড়টুকু সে করছে রসুরে পাক সাল্লাহ আলী আসাল্লাম জানাজার নামাজ পড়াইলেন এবং তারপরে তিনি বললেন सलाम ये फरमाया कि लोग तो उसको जहन्नम समझते हैं मैं अल्लाह के नबी गवाही देता हूँ कि तू जन्नती है বলে যে হুজুর একম সাল্লাহ ইসলাম নামাজের পরে ওই লোকটাকে উদ্দেশ্য করে বললেন যে এই ব্যক্তি তোমাকে এখানে সবাই মনে করতেছে তুমি জাহান্নামি আর তুমি গুণাগার ভালো লোক না গুণাগার সেই হিসাবে তুমি জাহান্নামি সবাই বলতেছে আমি আল্লাহ রসুল এ কথা সাক্ষ্য দিতেছি যে তুমি জান্নাতি তো ভাই মেয়ের মহতারাম দোস্ত এক রাত্রি পাহারা দিচ্ছে আল্লাহ রাস্তায় রাত্রিবেলা জাগছে এই জায়গাটা একটু কষ্ট হয়েছে এটার বিনিময়ে আল্লাহ তালা তার জন্য এত বড় সুসংবাদ আল্লাহ রসুল দিল میرے بھائیوں دین جو ہے وہ اللہ کا ایک حق راستہ ہے دین اللہ تعالیٰ کا ایک حق راستہ ہے اللہ تعالیٰ اپنے رسولوں کو اپنے دین کے خاطر بیچتے ہیں اور ان کو ذمہ داری دیتے ہیں دین کی محنت کی دین کی تعلیم کی اور دین کی اشاعت کی یہ ان کو اللہ تعالیٰ ذمہ داری دیتے ہیں نبیوں کا معاملہ دین حق ہے مولانا محمد یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے کہ ہمیشہ حق کی ابتدا ناگواریوں سے ہوگی যারা ঘুমাইতেছে এরা সাড়ে পাঁচটা করে দেবে তাহলে যারা ঘুমাইতেছে ناگواریوں سے ہوگی اور انتہا کامیابیوں سے ہوگی کہ جب کام ہوگا دین کا تو سب سے پہلے ناگواری آئے گی رکاوٹیں آئے گی تنگین آئے گی بھوک بھی آئے گی پیاس بھی آئے گی تھکن بھی آئے گی مخالفتیں بھی آئے گی جی ہاں مختلف قسم کی ناگواری آ گئی جنت جو ہے وہ ناگواریوں کے پیچھے ہے حدیث شریف میں کہ جنت ناگواریوں کے پیچھے اور جہنم خواہشات کے پیچھے جہنم پر خواہشات کے پردے پڑے ہوئے ہیں اور جنت پر ناگواریوں کے پردے پڑے ہوئے ہیں جنت میں جانے والا وہ ناگواریوں کا پردہ اٹھاتا ہے اس پر ناگواری آتی ہے یہاں تک کہ اس کے ناگواری ہے اس کو جنت تک پہنچا دیتی ہے خواہشات میں پڑھنے والے اپنے خواہشات کے پردے اٹھاتے ہیں یہاں تک کہ خواہشات کی پیروی کرتے ہوتے تو گزر میں چلے جاتے ہیں حق کا جو راستہ ہوتا ہے اللہ کے ہاں اس کی ابتدا ناگواریوں سے اور انتہا کامیابیوں سے یہ فرماتے تھے کہ حق کی ابتدا ناگواریوں سے اور انتہا کامیابیوں سے اور ناحق کی ابتدا کہ ناحق کی ابتدا خواہشات سے من چاہیوں سے اور انتہا نامرادی ہے میں نہیں انتہا میں نامرادی ہے کچھ نہیں ہاں۔ حکومت بھی ملی تجارت بھی ملی لیکن دین نہیں ہے تو مالداری بھی آئی سب کچھ آیا آخرت میں کچھ نہیں کا لمتا بنا بلام ایسا ہو گیا کہ گویا کل کچھ تھا ہی نہیں کہ حکومت بھی نہیں فرآم کی کچھ بھی نہیں ہوا کچھ رہا ہی نہیں سوائے عذاب کے اور جو حق کی وجہ سے ہوئی ہیں تو اللہ تعالیٰ ہر نوجوانی پر ایمان کی برکت سے انعام دیتے ہیں تو میرے محترم دوست پکو دین کے اللہ تعالیٰ یہ اللہ تعالیٰ دنیا দুনিয়াতে پک নবীদেরকে এই দিনে হক রাস্তা এই হকের রাস্তা এটা দিয়েই দুনিয়াতে পাঠাইছে তো মেরে মহাদম দোষটা বুজুর্গ হক এটা পাইতে হলে মানুষকে আল্লাহ এবং আল্লাহ রসুল যে দিন মানুষকে দিচ্ছেন সেই রাস্তায় চলতে হবে দিনের রাস্তায় যখন চলবে তখন সে হক রাস্তার উপরে চলবে আর বলেন যে হক এটার শুরু অবস্থা যেটা এটা যে অবস্থা হয় এবং এটার পরিণতি যেটা হয় সেটা হলো সফলতা হজরত মৌলানা ইউসুফ সাহ রহমতুল্লাহ আলী বলতেন যে হকের শুরু হলো অপছন্দনীয় অবস্থা দ্বারা অপছন্দনীয় জিনিস সামনে আসবে হক যখন হকের চলতে শুরু করবে তখন অপছন্দনীয় জিনিস আসবে বলেন যে বাধা আসবে বিভিন্ন রকমের ভোগ পিপাসা বিভিন্ন রকমের অবস্থা তার উপরে আসবে যা তার পছন্দ নয় হকের উপরে চলতে গেলে এরকম অপছন্দনীয় অবস্থা সে সম্মুখীন হবে কখনো বাধার সম্মুখীন হবে কখনো বিরোধিতার সম্মুখীন হবে কখনো সে এরকমভাবে ভোগ পিপাসার সম্মুখীন হবে বিভিন্ন অবস্থা যা সে পছন্দ করে না এরকম জিনিসের সম্মুখীন হয় যখন হকের উপরে চলতে শুরু করে কিন্তু যখন সে এই অপছন্দনীয় অবস্থার মধ্যেই সে হকের উপরে চলতেই থাকে চলতেই থাকে তো তার শেষ পরিণতি যেটা হয় সেটা হলো সফলতা হক হকের উপরে চলার শেষ পরিণতি হল সফলতা যেমন হাদিসের মধ্যে আসছে জান্নাতকে সমস্ত হ্যাঁ, সমস্ত অপছন্দনীয় অবস্থার দ্বারা ঘিরে রাখা হয়েছে পর্দা দিয়ে রাখা হয়েছে পর্দা নিচে সমস্ত অপছন্দনীয় অবস্থার পিছনেই হল জান্নাত আর জাহান্নাম সমস্ত খায়সাদের পিছনে হল জাহান্নাম মানুষ যত জিনিস পছন্দ করে তার কাছে ভালো লাগে খায়েস মতো লাগে পরে এরকম জিনিসের পিছনে হল জাহান্নাম তো যেন জান্নাতকে অপছন্দনীয় অবস্থার পর্দা দ্বারা ঢেকে দেওয়া হয়েছে আর জাহান্নামকে পছন্দনীয় খায়েসের পর্দা দ্বারা ঢেকে দেওয়া হয়েছে যে জান্নাতে প্রবেশ করবে সে ওই অপছন্দনীয় অবস্থার পর্দাকে সে উঠাবে আর জান্নাতে প্রবেশ করবে হ্যাঁ। আর যে পছন্দনীয় জাহান্নামে যাবে সে পছন্দনীয় জিনিসের পর্দাকে উঠাবে আর জাহান্নামে প্রবেশ করবে এই জন্য মেরে আমি দোষটা বুজুর্গ বলেন যে মোমেনের অবস্থা তো এটাই যে তার দুই অবস্থার মধ্যেই তার জন্য ভালো রাখছেন আল্লাহ তারা তার জন্য ভালোই রাখছেন আর যখন সে হকের উপরে চলবে তো হক এরকম যে প্রথম চলতে গেলে বিভিন্ন রকমের অপছন্দনীয় অবস্থা তার সামনে আসবে এবং এটাকে সে অতিক্রম করে যখন যাবে তো চলতে চলতে এক সময় এর পরিণতি হবে এর পরিণতি হবে তার পছন্দনীয় জিনিস এবং কামিয়াবি আর সফলতা আর যে অপছন্দের যে পছন্দনীয় অবস্থার উপরে চলতে থাকবে তো চলতে চলতে শেষ পর্যন্ত তার হবে ব্যর্থতা তার মানে তার তার ব্যর্থতা হবে আর সে কখনোই সফল কাম হইতে পারবে না দুনিয়াতে কতই তার টাকা পয়সা ছিল কতই তার ধন দৌড় ছিল কতই আনন্দ ছিল আর কতই তার পছন্দনীয় জিনিস ছিল রাজত্ব ছিল সব কিছুই ছিল কিন্তু হঠাৎ করে যখন রাজত্ব চলে গেল আর বলে যে এরকম ভাবে মাল দৌলত হাত ছাড়া হয়ে গেল এরপরে বলে তার জন্য আর কোনো পছন্দনীয় জিনিস নাই তাকে অপছন্দনীয় জিনিসের মধ্যেই ঢুকতে হবে ব্যর্থতাই তাকে তাকে ঘিরে ধরবে আর তার জীবনই ব্যর্থ হবে দুনিয়াতে সে পছন্দনীয় অবস্থার উপরে চললো সাজের উপরে চলতে থাকলো আবার যে মৃত্যুর পরে সে আজাবের মধ্যে যায় পড়বে এমনিভাবে যে দুনিয়াতে এরকমভাবে অপছন্দনীয় অবস্থার উপরে হকের উপরে চলতে থাকবে যেখানে তার সামনে সব অপছন্দনীয় অবস্থা তার সামনে আসতেছে তার জন্য বাধা সৃষ্টি হইতেছে এই সব কিছুকে অতিক্রম করে সে যখন হকের উপরে চলবে দিনের উপরে চলবে তো এক সময় সে কামিয়াব হয়ে যাবে সফল কাম হয়ে যাবে ईमान का ताल्लुक जो है और दीन का ताल्लुक वो इतात से है और इतात में नागवारियां आती हैं ایمان کا تعلق اطاعت کہ ایمان کا کیا تقاضا ہے کہ ایمان کا تقاضا اطاعت ایمان کا تقاضا اللہ رسول کی بات ماننا کیونکہ نبیوں کا دنیا میں آنا اطاعت قائم کرانے کے لیے ہوتا ہے وما ارسلنا من رسول الا ليطاع باذن کہ جب کبھی اللہ نے کوئی رسول بھیجا ہے تو اس کے آنے کا منشا یہی ہوتا ہے کہ وہ اللہ کے حکم سے لوگوں کو اللہ کے اطاعت پر کھڑا کرے دین کہ وہ اللہ کے اطاعت کے لیے ہے اللہ کے اطاعت میں خوشحالی بھی آتی ہے بعض مرتبہ ناگواری بھی آتی ہے لیکن ناگواری کہ اللہ تعالیٰ ناگواری کا بھی بدلہ دیں گے اور عمل کا بھی بدلہ دیں گے یہ اللہ کا خیر اللہ کا کرم ہے کہ جو عمل جس عمل کرنے کے لیے حکم دیا ہے اس عمل میں ناگواری آئی ہے تکلیفیں آئی ہے تو عمل کا بھی بدلہ دیں گے اور عمل کی وجہ سے جو تکلیف برداشت ہوئی ہے اس کا بھی بدلہ دیں گے اس لیے کوئی نام نہ بنے کوئی پیچھے نہ ہٹے مدینہ مدعہ والوں کو اور مدینہ کے اقدام میں جو دیہاتی لوگ رہتے تھے ان سے اللہ نے یہ فرمایا کہ مدینہ والے اور مدینہ کے اقدام میں جو دیہاتوں میں رہنے والے ہیں وہ نبی کے کام میں نبی سے پیچھے نہ رہے نبی کے کام میں نبی بھوکا ہوا پیاسا ہوا تھکا ہوا اس کو کوئی شعبہ کوئی ڈپارٹمنٹ نہیں دیکھتا کہ وہ تھکے ہوئے آیا ہے پیدل چل کر آیا ہے بھوکا آیا ہے ڈیوٹی پر یا کچھ نہیں ہم کو تو ڈیوٹی چاہیے ڈیوٹی پر رہو چاہے بھوکے رہو پیسے رہو اللہ کے ہاں یہ نہیں ہے اللہ کے ہاں یہ بھی دیکھتے ہیں کہ میرے بندے نے میرے حکم کو کس حال میں پورا کیا ہے اس حال کا بھی انعام دیں گے حکم کا بھی عمل حکم پورا کیا ہے اس کا بھی انعام دیں گے یہ اللہ کا کرم ہے اور یہ صرف اللہ کے دربار میں ہے کہ کام کرتے کہ بھوک آئی صحابہ پر بھوک آئی پیاس آئی تھکن آئی ہاں تو وہ تھکن بیکار نہیں ہو گئی آج بھی یہی بات ہے کہ اللہ کے راستے میں اور دین کے کام میں جو ناگواری آئے گی کہ وہ ہمارا ہمارے انعام کا ذریعہ ہے اللہ کے خوش ہونے کا ذریعہ ہے تو میرا دوست بھولو বলেন যে দিন ইমান বলে এগুলির চাহিদাই হল যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে আমরা মানি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করতে দেয়া যে কোনো কষ্ট হবে আর যে কোনো অবস্থা হবে চাই সেটা পছন্দনীয় হোক চাই অপছন্দনীয় হোক কষ্টের হোক আরামের হোক যে কোনো অবস্থায় হবে এসব অবস্থার বদলা এর পুরস্কার আল্লাহ রাবুল ইজ্জত দিবেন নবীদেরকে ভেজে পাঠানি আল্লাহ তালা এই জন্য কোরআনে পাঠের মধ্যে আল্লাহ তালা বলছেন যে নবীদেরকে আমি এই জন্যই পাঠাই যাতে আল্লাহ তালার হুকুমকে মানে মানুষ নবীদের অনুসরণ করে নবীদের পিছনে মানুষ চলে নবীদেরকে তাঁত করে নবীদের কথাকে মেনে চলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে চলতে দেয়া আল্লাহ তালার হুকুমের উপরে চলতে দেয় নবীর তরিকার উপরে চলতে যায় যে সমস্ত কষ্ট হবে এই সমস্ত কষ্টের মধ্যেও আল্লাহ তালা পুরস্কার দিবেন আল্লাহ তালার বহুত বড় মেহরবানি দুনিয়ার আর কোথাও এই নিয়ম নাই যে নিয়ম আল্লাহর এখানে সেটা হলো আল্লাহ তালার হুকুম মানতে যদি কষ্ট হয় তো কষ্টের পুরস্কার আলাদা দিবেন আবার হুকুম মানছে যে সেটার পুরস্কারও আলাদা দিবেন দুনিয়ার কোন ডিপার্টমেন্ট কোন অফিস আদালত কোথাও এই নিয়ম নাই যে কেউ ক্ষুধার্ত আছে কেউ পিপাসা কষ্ট করছে এবং কেউ এরকম ভাবে পায়ে হেঁটে আসছে তো এর জন্য কিছু স্যালারি দিবে না এরকম কিছুই দিবে না বরং এটাই দেখবে যে সে ডিউটি পালন করতেছে কিনা তার কাজ সে করতেছে কিনা ওই কাজের বিনিময়ে তাকে দেওয়া হবে কাজের বদলা তাকে দেওয়া হবে কিন্তু আল্লাহ ইজত কোরআনে পাকের মধ্যেই বলছেন যে মদিনা শহরের এবং তার আশেপাশে যত লোক আছে তারা নবীর কোনো কাজে যেন নবীর থেকে পিছিয়ে না থাকে নবীর সঙ্গে সঙ্গে তারাও যেন নবীর কাজে সহযোগিতা করে এবং নবীর কাজে শরীর অংশগ্রহণ করে যখন তারা নবীর কাজে অংশগ্রহণ করবে তো তাদের ভোগ তাদের পিপাসা এবং তাদের ক্লান্তি সব জিনিসকে হিসাব করা হবে ভোগেরও পুরস্কার দেওয়া হবে কতখানি সে পিপাসা কষ্ট বরদাস্ত করছে এটারও হিসাব করা হবে এটারও পুরস্কার তাকে দেওয়া হবে কতখানি ক্লান্তি সে ক্লান্ত হয়েছে ক্লান্তি ভোগ করছে অতখানি ওই পরিমাণে তাকে পুরস্কার দেওয়া হবে তো মেরে মহতারাম দোষটা বুঝব আল্লাহ তালার বহুত বড় করম আল্লাহ তালার বহুত বড় মেহরবানি যে আল্লাহ তালা কাজের হুকুম পুরা করার উপরেও পুরস্কার দেন এবং এই হুকুম পুরা করতে দেয়া যা সে কষ্ট স্বীকার করছে এই কষ্টেরও আল্লাহ তালা আলাদা পুরস্কার তাকে দিবে তো কষ্টেরও পুরস্কার আবার হুকুম পুরা করারও পুরস্কার এটা শুধু আল্লাহর নিয়মের মধ্যেই আছে দুনিয়ার কোনো নিয়মে এরকম নাই দুনিয়ার কোথাও এই নিয়ম নাই দুনিয়ার নিয়ম তো হইল কাজ করো বিনিময় নাও তুমি ক্ষুধার্ত তুমি পিপাসার্থ তুমি কি পায়ে হেঁটে আসছো তুমি খুব ক্লান্ত এগুলি কেউ বিচার করবে না শুধু কাজের বিনিময়ে যেটুকু তুমি কাজ করছো এটুকুর বিনিময়ে তুমি নেবে মেরে মহাতারাম দোষটা দুর্গ আল্লাহ তালার কত বড় মেহরবানি আল্লাহ তালার কত বড় কারণ যে আল্লাহ তারা তার হুকুমকে পুরা করার উপরও পুরস্কার দেন আবার এই হুকুমকে পুরা করতে দেয়া যতখানি সে কষ্ট স্বীকার করছে ভোগ পিপাসা ভোগ পিপাসার কষ্ট সহ্য করছে ক্ষুধার্ত ছিল পিপাসার্থ ছিল এবং চলতে চলতে এত লম্বা চলছে সে ক্লান্ত হয়ে পড়ছে তো তার এই ক্লান্তি তার পিপাসা তার ভোগ এই সব কিছুর পুরস্কার আল্লাহ তালা আলাদাভাবে থেকে দিয়েছে اللہ تعالیٰ کا دستور یہ ہے انا ان نمال یہ دستور ہے رسول صلی اللہ علیہ وسلم کو تسلی دی گئی ہے رسول صلی اللہ علیہ وسلم پر مکی دور میں کافی تکلیفیں کافی ناگواریاں آئی قدرت کی طرف سے بھی آئی لوگوں کی طرف سے بھی آئی مشکلات کا حجوم ہو گیا اور اللہ تعالیٰ نے تسلی تھی کہ گھبرائے کے پیچھے آسانی آ رہی ہے دشواری کے پیچھے آسانی آ رہی ہے جیسے اندھیرے کے پیچھے اجالا آ رہا ہے اندھیرا ہو گیا اجالا آئے گا دنیا ہے میرے دوستوں اللہ تعالیٰ نے دنیا کو اسی چلا چلایا ہے لیکن اللہ تعالیٰ کے نزدیک سب سے پسندیدہ چیز وہ اللہ کا دین اور دین کی محنت یہ ہونے والے ہاں تو لقوم الاسلام دینا یہ کہا کہ میں نے تمہارے لیے دین اسلام پسند کر کے دیا ہے ہم کو پسند کر کے دین ملا ہے اللہ کا پسندیدہ دین یہ بڑی نعمت بڑی نعمت کہ تکلیفوں کے بعد بھی اگر یہ نعمت مل جاتی ہے کہ دنیا اور آخرت کی کامیابی حاصل ہو گئی کیوں کہ اللہ نے پسند کر کے ایک چیز دی ہے ہاں، پسندیدہ چیز ہم کو مل گئی اس لیے جب کوئی چیز بڑی ملتی ہے تو اس کے لیے آدمی کو کچھ بڑی تیاریاں بھی کرنی پڑتی ہے بڑی محنت بھی کرنی پڑتی ہے ہم کو دین ملا ہے میرے بھائیوں ہاں، تو یہ سب تکلیفیں ناگوالیاں دین کی وجہ سے ہے یہ بیکار نہیں جائے گی بلکہ اللہ تعالیٰ اس کا معاوضہ چکائیں گے اور اپنے کرم سے دیں گے ہاں۔ حدیثوں میں ہے کہ اللہ کے دین کی محنت ضرور کیا کرو اللہ کے دین کی محنت جو ہے جنت کے دروازوں میں سے ایک دروازہ ہے اور اس کی وجہ سے اللہ تمہارے غم اور پریشانیوں کو اٹھا لیں گے بشارتیں ہیں کہ دین کی محنت پر کہ دین کی محنت جنت کے دروازوں میں سے دروازہ ہے اور اس کی وجہ سے اللہ تمہاری غم اور پریشانیوں کو اٹھا لیں گے تو دین کے لیے جو محنت ہوگی وہ تمام پریشانیوں کے ختم ہونے کا ذریعہ ہے اور جنت میں جانے کا بھی ذریعہ ہے تو میرے بہت امدو سرو اللہ پاک کے اور اللہ پاک کے نیوم سنگے آسانی কষ্টের সঙ্গে আরাম মানুষ কষ্ট করে তারপরে আরাম আসে এটাই আল্লাহ তালার নিয়ম আর কষ্টের সঙ্গে আরাম আল্লাহ তালার নিয়মের মধ্যে রাখছে হুজুর আকম সাল্লাহ আলী ওসাল্লাম মক্কি জিন্দগিতে যখন এই দিনের দাওয়াত শুরু করলেন দিনের মেহনত শুরু করলেন তো ওই সময় চারিদিক থেকে কষ্টই কষ্ট চারিদিক থেকে হামলা চারিদিক থেকে বাধা আপন পর সকলেই বাধা দিতে শুরু করল বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হইলেন এবং বিভিন্ন রকমের কষ্টের সম্মুখীন হইলেন একেবারে কষ্টের যেন হামলা হইল ওনার উপরে চারিদিক থেকে কষ্টই কষ্ট ওই সময় আল্লাহ তালা হুজুর আকম সাল্লাহ আলী ওসাল্লামকে সান্ত্বনা দিলেন এই কথা বলে ইন্নামা আল হোসরে যে কষ্ট আপনি করতেছেন এই কষ্টের পরে আসানি এবং আরাম আসতেছে এই কষ্টের পরে আরাম আসতেছে তো মেরে মহাতারাম দোস্ত আল্লাহ তালার নিয়মই এরকম যেমন অন্ধকার পরে অন্ধকার কষ্টের জিনিস এরপরে আলো আসতেছে এরপরে আলো আসতেছে আলো খুশির জিনিস তো অন্ধকারের পরে আলো যেমন অন্ধকারের পরে আলো আসে ফলে ঠিক এরকমভাবে কষ্টের পরে আরাম এবং আল্লাহ তারা কষ্টের পরে মানুষের জন্য সুবিধাও নিয়ে আসে এটা আল্লাহ তালার দস্তুর এবং আল্লাহ তালার নিয়ম দিনের জন্য মেহনত করবে আল্লাহ তালা কষ্টের মধ্যে যখন চলবে তো এক সময় আল্লাহ তালা আরামের অবস্থা নিয়ে আসবে মেরে মহাজারাম দোষটা দুর্গ আল্লাহ তালা সবচেয়ে পছন্দনীয় জিনিস যেটা সেটা হলো আল্লাহ তালার দিন আল্লাহর দিনই হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন পরাদিদুরা কুমুল ইসলাম আদিনা তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি পছন্দ করছি কাজে আমি পছন্দের জিনিস তোমাদেরকে দিলাম আল্লাহর পছন্দের জিনিস আমাদেরকে দিচ্ছে কত বড় সৌভাগ্যের কথা ভাই কত বড় সৌভাগ্যের কথা আল্লাহ যেটাকে পছন্দ করছেন সেটা আমাদেরকে দিচ্ছেন এখন মেরে মহাতারাম দোস্ত আল্লাহ তালার পছন্দনীয় দিন এটার উপরে যখন মানুষ এটার জন্য মেহনত করবে আর এই মেহনত করে দিনকে হাসিল করবে তো মেরে মহতারাম দোষটা বুঝব আল্লাহ তালা দিনের এই মেহনতের দ্বারা দিন প্রচারের মেহনত দিনকে শেখার মেহনত শেখানোর মেহনত এমনিভাবে দিন দুনিয়াতে জিন্দা হয় এর জন্য মেহনত যা কিছু কষ্ট এই রাস্তায় আসবে এই সমস্ত কষ্টের বিনিময়ে এক তো হল যে আল্লাহ তারা এর পুরস্কার আল্লাহ তারা আমাদেরকে দিবেন এবং জান্নাতের একটা দরজাই রাখছেন যারা এই দিনের জন্য মেহনত করবে কষ্ট করবে তারা ওই দরজা দিয়ে জান্নাতে দাখিল হবে জান্নাতের দরজা আল্লাহ তারা খুলে দিবেন তাদের জন্য এবং যে অবস্থা যে কষ্টের মধ্যে তারা চলতেছে এই সমস্ত পেরেশানি সমস্ত কষ্টকে আল্লাহ তালা দূর করে দিবেন সব কষ্টকে আল্লাহ তালা দূর করে দিবেন সব পেরেশানিকে দূর করে দিবেন এই দিনের জন্য যখন মেহনত করবে কারণ এই দিন আল্লাহ তালা নিজে পছন্দ করে আমাদেরকে তার পছন্দের জিনিসটা দিয়েছেন এটাকে মেহনত করে যে হাসিল করবে আর এটার জন্য যারা কষ্ট স্বীকার করবে এটার জন্য যারা মেহনত করবে আল্লাহ তারা তাদের কষ্টকে দূর করে দিবেন আপন কুদরতের দ্বারা এবং আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের দরজাকে খুলে দিবেন دین کی وجہ سے میرے دوستوں ہماری ذمہ داری ہو گئی ہے جب اللہ نے ہمیں دین دیا تو ہماری ذمہ داری ہو گئی اللہ کا دستور اور قاعدہ یہ ہے کہ جتنی ذمہ داری پوری کی جائے گی اتنی مدد آئے گی یہ قاعدہ ہے حدیث میں ہے کہ تو اللہ کہ اللہ کی مدد اتنی ملے گی جتنی ذمہ داری پوری کی جائے گی یہ دستور ہے اللہ تعالیٰ کا ذمہ داری پوری کرنے سے ہی مددوں کے دروازے کھلتے ہیں ذمہ داری پوری کرنے سے برکتیں آتی ہیں راستہ کھلتا ہے اور جتنی غلط فہمیاں ہیں وہ اسی سے دور ہوتی ہیں اس نے قاعدہ بتایا कि अल्लाह की मदद इतनी आएगी जितनी जिम्मेदारी पूरी की जाएगी বলেন যে ভাই দিন যখন আল্লাহ তালা দিচ্ছেন তো দিনের সঙ্গে সঙ্গে দিনের জন্য মেহনত করার দায়িত্ব এবং জিম্মাদারিও আমাদের উপরে আল্লাহ তালা দিয়েছেন তো আল্লাহ তালার কায়দা হলো এই যেটা হাদিসের মধ্যে আসছে যে ভাই যে পরিমাণে মানুষ তাদের দায়িত্বকে পূরণ করবে পালন করবে দায়িত্বকে আদায় করবে তারা তো সেই পরিমাণে আল্লাহ তালা সাহায্য পাবে আল মাউনা মাউনা আল্লাহ তালা সাহায্য যে পরিমাণে মানুষ জিম্মাদারি নিজের মাথায় নিবে দায়িত্ব যে পরিমাণে মাথায় নিবে সেই পরিমাণে আল্লাহ তালার সাহায্য সেই জন্য মেরে মহতারাম দোষটা বুঝব এটা তো আল্লাহ তালার নিয়মই এরকম তো যখন এই দিনের জন্য মেহনতের জিম্মাদারি এবং দায়িত্ব আমরা মাথায় নিব সেই পরিমাণে আল্লাহ তালার সাহায্য আমাদের সঙ্গে হবে এবং আল্লাহ তালার সাহায্য যখন হবে তো আল্লাহ তালা মানুষের ভুলও ভাঙবেন ভুল ধারণাও আল্লাহ তালা দূর করবেন এবং মানুষের বাধাও আল্লাহ তালা দূর করবেন যত রকম পেরেশানি আছে এসব পেরেশানিও আল্লাহ তালা এবং কুদুতের দ্বারা দূর করবেন কারণ জিম্মাদারি যখন আমরা আদায় করব দায়িত্ব যখন আমরা পালন করব দায়িত্ব মাথায় নিব একজন দায়িত্ব নেই না সে বলে যে ভাই আমি এত দায়িত্ব নিতে পারবো আর আরেকজনের দায়িত্ব নিল যে দায়িত্ব নিল না সে তো আল্লাহর কোনো সাহায্য পাবে না নিয়ম হিসাবে আর আল্লাহ তারা নিয়ম হিসাবে সাহায্য সেই পাবে যে দায়িত্ব মাথায় নিল যখন আল্লাহ তারা সাহায্য তার সঙ্গে হবে তো তার সব পেরেশানি দূর হবে এবং দুনিয়াতে দিন জিন্দা হবে দিন সম্পর্কে যত سے تعالیٰ دور کر دیبن کے دن بدھ اللہ تعالیٰ نے ہم کو یہ سبق پڑھایا ہے اور اس کی حیات مال اور جان مال اور جان کے بارے میں ہم کو یہ سبق پڑھایا ہے کہ مال اور جان جو ہے ہر مسلمان کے پاس اللہ کی امانت ہے جس طرح مال اللہ کی نعمت ہے وہ بھی ٹھیک ہے ایسے ہی مال اللہ کی نعمت ہے اور مال اللہ کی امانت ہمارے پاس اس طرح زندگی جو اللہ نے دی ہے کہ زندگی یہ زندگی اللہ کی نعمت ہے اس میں کیا شک ہے اللہ کسی کو زندہ رکھے زندگی نعمت لیکن زندگی جس طرح نعمت ہے है ऐसे ही जिंदगी अल्लाह की अमानत भी है ये सबक पढ़ाया है আল্লাহ তারা দিন দিয়ে আমাদেরকে একটা সবক দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন এই দিন দিয়া যে শিক্ষাটা দিচ্ছেন সেটা হলো এই যে প্রত্যেক মুসলমানের জান এবং মাল তার হায়াত এবং তাকে যে আল্লাহ তারা মাল দিচ্ছেন এগুলি একদিকে যেমন নেয়ামত আল্লাহ তালার মাল আল্লাহ তালা নিয়ামত যান যতক্ষণ হায়াত আছে বেঁচা আছে এটা আল্লাহ তালা নিয়ামতের মধ্যে সন্দেহ কি আছে দুইটাই নিয়ামত আল্লাহ তালা তো নিয়ামত একদিকে আরেকদিকে আল্লাহ তালার আমানত আল্লাহর দেওয়া আমানত মালও আল্লাহর দেওয়া আমানত এই জানও আল্লাহ তালার দেওয়া আমানত তো নিয়ামতও আবার এটা আমানতও এই শিক্ষা আমাদেরকে এই দিনের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছে تو ایک تو یہ سبق پڑھایا کہ مال اللہ کی امانت ہے جان اللہ کی امانت ہے دوسرا سبق یہ پڑھایا ہے کہ اپنی دنیا سے آخرت بناؤ یہ سبق ہے ہمارا کہ اللہ نے تم کو آخرت کے لیے پیدا کیا ہے اس لیے اپنی دنیا سے آخرت بناؤ یہ سبق ہے ہمارا মানে যে আরেকটা সবক হলো এই যে আল্লাহ তালা যে আমাদেরকে এই দুনিয়া দিচ্ছেন তো এই দুনিয়াতে এই জন্য দিচ্ছেন যে আমরা আমাদের আখেরাতকে বানাই তো আল্লাহ তালা দুনিয়াতে জান দিচ্ছেন মাল দিচ্ছেন যা কিছুই আল্লাহ তালা দিচ্ছেন এই সব এই জন্য দিচ্ছেন যাতে এটা যারা আমরা আমাদের আখেরাতকে শেয়ার করি এই জন্য যে আখেরাতের জন্য আমাদেরকে সৃষ্টি করছে কাজে এই দুনিয়া থেকেই دنیا سے جا کے سو اللہ ترآمد ہم اس لیے ہر نبی کی دعوت میں یہ بات ہے کہ دنیا رہنے کی اصل جگہ نہیں ہے ہاں دائی کی دعوت میں یہ بات ہوتی ہے کہ دنیا رہنے کی اصل جگہ نہیں ہے بلکہ یہ گزرنے کی جگہ ہے عمل کرنے کی جگہ ہے آخرت اصل جگہ ہے یا قوم انما هذه الحیات الدنيا متاع وان الاخرة هي دار القرار ہاں۔ فرعون کی قوم کا ایک آدمی موسیٰ علیہ السلام کی دعوت پر ایمان لے آیا وہ موسیٰ علیہ السلام کی حمایت میں موسیٰ علیہ السلام کی حمایت میں اپنی قوم سے کہہ رہا ہے فرعون کی قوم سے یاد رکھو تم حاکم ہو تم سب کچھ ہو لیکن تمہارا یہ کاروبار تھوڑی دیر کا ہے موت تک کا ہے پھر کچھ نہیں ہے اور آخرت کہ آخرت ہمیشہ ہمیشہ رہنے کے لیے ہے یا تو ہمیشہ کی نعمتوں میں آدمی پہنچے گا یا ہمیشہ کی آفتوں میں پہنچے گا یہ وہ دعوت دے رہا ہے یہی بات صحیح ہے کہ آدمی اپنی زندگی کے بعد کی فکر کرے کہ میری زندگی کے بعد کا کیا ہوگا یہ تو گزر رہی ہے کسی کا قبضے میں نہیں ہے روز روز یہ گھٹتی ہے اس لیے کہتے ہیں کہ اپنی دنیا سے اپنی آخرت بناؤ دنیا سے آخرت بنانے کے لیے मैंने अर्ज किया था कि अल्लाह ताला ने हमको ईमान और इल्म दिया है তো মেরে মহতারাম দোস্ত বুঝব বলে যে আরেক শিক্ষা এই দিচ্ছেন আরেক সবক এই দিচ্ছেন যে ভাই এই দুনিয়া থেকে আমাদেরকে আখেরাতের জন্য তৈরি করতে হবে দুনিয়া আমাদের জন্য অস্থায়ী জায়গা এখানে আমরা দুনিয়াতে একজন মুসাফিরের মতো আমাদের জিন্দিগির সময় শেষ হয়ে যেতেছে আমরা আখরাতের দিকে অগ্রসর হইতেছি প্রতি মুহূর্তে আমরা আখরাতের দিকে অগ্রসর হইতেছি তো দুনিয়া আমাদের জন্য সফরের রাস্তার মতো যেটাকে আমরা অতিক্রম করতেছি আর আমাদের আসল ঠিকানা এবং আসল থাকার জায়গা যেটা হবে যেখান থেকে আর কোথাও যাওয়া নাই সেটা হলো আখেরা তো কাজেই দুনিয়া হলো অল্প সময়ের জন্য আর এই সফর কাটবার জন্য আর আখরাত হলো আমাদের স্থায়ী ঠিকানা মুসার আলি উপরে ইমান আনছিল ফেরাউনের গোষ্ঠীর এক লোক সে দাওয়াত দিতেছে এমনিতে তো সব নবীদের দাওয়াত এতেই সব নবীরা এই দাওয়াত দিচ্ছেন যে দুনিয়া মুসাফির মুসাফির তুমি দুনিয়া এখানে তুমি সফর করতেছ এখানে আসল ঠিকানা তোমার এটা নয় আসল ঠিকানা তোমার আখেরা এমনিভাবে একজন দায়ী যে দাওয়াত দেনেওয়ালা নবীর কাম করনেওয়ালা তারও কথাই তো ফেরাউনের গোষ্ঠীর যে লোকটা ইমান আনছিল সে তার কমকে সে তার জাতিকে এই বলে দাওয়াত দিতেছে দুনিয়া মাতা করা হ্যাঁ আমার কম হ্যাঁ আমার জাতি এই দুনিয়াতে হলো অল্প সময়ে তোমার এই সময়টা কাটবার জন্য তোমার এই সফরটা অতিক্রম করার জন্য তোমাকে অল্প সময়ের জন্য এই দুনিয়া দেওয়া হয়েছে আর আসল ঠিকানা এবং স্থায়ী নিবাস যেটা হবে সেটা হবে আখেরাত তো মেরে মহতরাম দোষা বুজুর্গ আমাদেরকে আমাদের দিন এই সবক দিছে এই শিক্ষা দিছে নবীদের শিক্ষা হয়েছেই একজন দায়ী সে দাওয়াত দেবে অন্যকে সেও এই কথাই বলবে যে দুনিয়াটা চিরকালের থাকার জায়গা নয় এটা তো অতিক্রম করার জায়গা আর আমাদের চিরস্থায়ী ঠিকানা যেটা হবে সেটা হলো আখেরাত हमको जो ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूल कलमा मिला है ये जिम्मेदारी का कलमा है ईमान बहुत आसान है लेकिन उसकी जिम्मेदारी और उसके इनामात बड़े हैं لا الہ الا اللہ کا کلمہ جو ہے وہ ذمہ داری کا کلمہ ہے حدیثوں میں ہے کہ یہ کلمہ لا الہ الا اللہ اپنے ماننے والوں کو نفع دیتا رہے گا مصیبتوں کو اور بلاؤں کو دور کرتا رہے گا جب تک کہ اس کے حق میں کوتا ہی نہ کی جائے ہاں جب تک اس کے حق میں کوتا ہی نہیں ہوگی اس کی برکات ظاہر گی کہ اس کا کیا حق ہے کہ اس کا حق یہ ہے کہ جو باتیں اللہ تعالیٰ کو پسند ہے جن باتوں کو اللہ نے حکم دیا ہے وہ باتیں دنیا میں چلائی جائے پھیلائی جائے اور جن باتوں سے اللہ ناراض ہے ان کو بند کی جائے اللہ کی مرضیات اور نامرضیات میں فرق کیا جائے کہ اللہ کی مرضیات والی زندگی دنیا میں آ رہے نامرضیات والی زندگی بدل جائے یہ کلمے کا تقاضا ہے اللہ کو معبود ماننے کے بعد اللہ کو معبود مانا تو اب اللہ تعالیٰ کی عبادت کا عظم اللہ کو راضی کرنے کا ارادہ اپنی جان مال سے یہ اس کلمے کا حق ہے جب اس کی محنت ہوگی تو یہ حق ادا ہوگا تو میرے محترم دوستو برنجے ایمان ہے جی کلمہ لا الہ الا اللہ محمد الرسول اللہ برنجے ایمان تو خوب سہول کنتو ایمان ہے شنگے شنگے جی ذمہ داری ابن ادھر جی پروشکار ایتا انیک بڑو انیک بشال মেরে মহতারাম দোষরা বুঝবো ইমানের জিম্মাদারি ইমানের দায়িত্ব কি একজন লোক এই কলমা পড়লো আল্লাহকে তার মাহুল স্বীকার করলো আর আল্লাহ রসুলকে রসুল মানলো তো তার একটা তার উপরে একটা দায়িত্ব আসলো জিম্মাদারি আসলো যখন সেই জিম্মাদারিকে আদায় করবে তো এইটার পুরস্কার আল্লাহ তারা অনেক বিশাল রাখছেন হাদিসের মধ্যে আসছে বলে যে যেই কলমা পড়বে সেই কলমা তাকে তার উপকার করতেই থাকবে তাকে লাভ পৌঁছাইতেই থাকবে যতক্ষণ না এই কলমার হককে সে হক হক আদায় করার মধ্যে ত্রুটি না করবে এবং এই কলমার হক আদায় করার মধ্যে সে কমই না করবে এই কলমার হক কি বলে এই কলমার হক হল যে দুনিয়াকে আল্লাহ তালার ইবাদত হয় আল্লাহ মাহবুল তার ইবাদত করতে হবে নিজে ইবাদত করে এবং এই ইবাদতকে দুনিয়াতে জিন্দা করার জন্য মেহনত করে আল্লাহ যে সমস্ত কাজ পছন্দ করেন সেটাকে দুনিয়াতে চালু করার জন্য মেহনত করে নিজেও সেই কাজ করে আর আল্লাহ যে সমস্ত কাজকে অপছন্দ করেন সেই কাজকে সে নিজেও ছাড়ে আর এরকমভাবে দুনিয়াতেও এই কাজ খতম হয়ে যায় এই কাজ না থাকে এই কাজ কেউ না করে এটার জন্য সে মেহনত করে জিম্মাদারি আদায় করে তো মেরে মহতারাম দোষা বুঝল এটাই কলমার হক যখন এই কলমার হককে আদায় করতে করা হবে তো বলে যে এই কলমা তার জন্য সব সময় তার জন্য উপকারী হবে এবং তাকে তার তাকে লাভ দিতে থাকবে साहबा कराम को जब ये कलमा मिला और ईमान लाए तो उन्होंने फैसला कर लिया वो फैसला करते थे کہ اب تو اس کام کو کرنا ہی کرنا ہے جو ہونا ہے وہ ہو جائے گا سلمائن سلمائن نے جو صحابی ہے وہ کہتے ہیں میں نے حضور صلی اللہ علیہ وسلم کے ہاتھ میں ہاتھ دے کر بیعت کی ہے کہ کہاں تک کہ کہ موت تک آپ کا کام موت تک کریں گے کوئی وقت نہیں چار مہینہ نہیں چلہ نہیں سال نہیں کہ ہم نے حضور صلی اللہ علیہ وسلم کے اطاعت کے لیے کہ موت تک کا قول قرار کر لیا فیصلہ کر لیا کہ اللہ کا کام کرنا ہی کرنا ہے تو جب بندوں کی طرف سے میرے دوستوں عمل کرنے کے فیصلے ہوں گے تو اللہ کی طرف سے مدد کے فیصلے ہوں گے یہ قاعدہ ہے کہ یہاں سے فیصلہ کیا کہ ہم کو تو کرنا ہی کرنا ہے جو ہونا ہے وہ ہو جائے گا کہ کیا ہوگا کہ کچھ نہیں ہوگا جو اللہ نے لکھا ہے وہ ہوگا ہاں لوگ ڈرائیں گے شیطان ڈرائے گا نفس ڈرے گا کہ یہ ہو جائے گا یہ ہو جائے گا کہ کچھ نہیں ہوگا جو اللہ نے لکھا ہے وہ ہوگا یہ سکھایا ہے ہم کو کہ کوئی نہ ڈرے جو اللہ نے لکھا ہے وہ ہونے والا ہے لن للوسی بنا اللہ قطب اللہ ہو لا اے نبی کہہ دو لوگوں سے کہ ہم کو وہ باتیں پہنچے گی جو ہمارے اللہ نے ہمارے لکھی ہمارا ایمان ہے اگر اللہ نے راحت لکھی ہے کہ کوئی تکلیف نہیں پہنچا سکتا اللہ نے تکلیف لکھی کہ کوئی راحت نہیں دے سکتا اللہ اکیلا کرنے والا ہے ہماری دعوت میں یہ بات ہے تو شیطان ڈراتا ہے نب سے ڈرتا ہے حالات کے حالات میں حالات اللہ کی طرف سے آتے ہیں جب اللہ راضی ہوگا حالات ٹھیک ہو جائیں گے رسول صلی اللہ علیہ وسلم نے ایک مرتبہ مدینے والوں کو جمع کیا اور جمع کر کے ان کے سامنے ایک بیان دیا وہ بیان کیا تھا اس بیان میں یہ بات تھی ٹکڑا ہے اس کا کہ من اسلحہ و بین اللہ مابینہ ہو بے بے نقل کے ہی کہ جو لوگ اپنا اور خدا کا معاملہ ٹھیک کر لیں گے ہاں یہ پہلی بات ہے دعوت میں تین میں کہ اپنے اللہ کو راضی کر لو اللہ تم سے ناراض نہ ہو یہ کلمے کا تقاضا ہے کہ اللہ ناراض نہ ہو کہ بس اگر اللہ ناراض نہیں ہے پھر کوئی مسئلہ نہیں ہے تو علیہ وسلم نے ان کو جمع کر کے یہ بات سنائی کہ من ما و بین اللہ اسلح اللہ ما بینہ و بین خلقی یاد رکھو جو لوگ اپنا اور خدا کا معاملہ ٹھیک کر لیں گے اس کے دین کے کاموں کے ذریعے سے اطاعت کے ذریعے سے قربانیوں کے ذریعے سے توبہ کے ذریعے سے اللہ سے معاملہ جو لوگ ٹھیک کر لیں گے تو اللہ دنیا والوں کے ساتھ کا ان کا معاملہ خدا ٹھیک کر دے گا اللہ کے ہاتھ میں خزانے بھی ہیں چابیاں بھی ہیں اس کہتے اللہ سے اپنا معاملہ صحیح کرو ہماری دعوت میں یہی بات ہے کہ کرنے والی ذات کون ہے کرنے والا اللہ ہے ہم تو پابند ہیں کہ اللہ کرنے والا ہے جب اللہ راضی ہوگا تو پھر سارے حالات ٹھیک ہو جائیں گے جنگ بھی مل جائے گی دو دو سے نجات بھی ہو جائے گی سارے حالات اوپر سے نیچے تک اللہ کے رضا ہونے پر یہ حضور صلی اللہ علیہ وسلم کو سمجھایا کہ من ما ما بین بین اللہ اللہ তো মেরে মহতরম দোস্ত বুঝব সাহাবা রাজিয়াল্লাহ আল্লাহ তালাহমাইন যখন তারা এই কলমা পড়তেন আর ইমান আনতেন তখন তারা সিদ্ধান্ত করতেন এরকম না যে করব কি করব না না এটা একটা সিদ্ধান্ত তাদের যে আমি এই দিনের জন্য মেহনত করবই এটা আমার সিদ্ধান্ত যে কোনো অবস্থায় হোক না কেন বাঁচি মরির কোনো অবস্থা নাই কোনো কোনো চিন্তা নাই যে কোনো অবস্থা হবে তারা রসুল পাক সাল্লাহ আলিসের হাতে অঙ্গীকার করছেন এই কথার উপরে যে আমি মৃত্যু পর্যন্ত এই কাম করবই যে কোনো অবস্থায় আমার আসুক এটা তাদের সিদ্ধান্ত হইত আমরা তো এখনো সিদ্ধান্ত করতে পারতেছি না যে যাব কি যাব না করবো কি করবো না আরে আমার অবস্থা দেখতেছি তো মেয়েরা মহাজারাম দোষটা বুঝুক অনেকে চিন্তা করতেছি যদি আমি এরকম সিদ্ধান্ত করেই নেই তাইলে অবস্থাটা কি হবে মেরে মহতারাম দোস্ত কিছুই হবে না অবস্থা অবস্থা ওইটাই হবে যেটা আল্লাহ তালা আমাদের তকদিরে লিখছেন আমাদের মাথা পিছু আল্লাহ তালা যা আমাদের জন্য লিখছেন তাই হবে উল্লাই নসিবানা ইল্লামা হলে না আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন সাহাবাদেরকে বলছেন রসুরে পাক সাল্লাহ ইসলামকে বলতেছেন বলে দেন যে তোমাদের উপরে আমাদের উপরে আমাদের কোনো অসুবিধা হবে না সুবিধা অসুবিধা কোনো জিনিস আমরা চিন্তা করি না যা কিছু আল্লাহ তারা আমাদের চোখ দিয়ে দেখছেন তাই হবে এর বাইরে কিছুই হবে না শয়তান ভয় দেখায় এটা হয়ে যাবে এই হয়ে যাবে মানুষের নকশা ভয় দেখায় এটা হবে ওই হবে মানুষ হালাতকে চিন্তা করে অবস্থাকে চিন্তা করে কি না কি হয়ে যায় বলে না এ কথা বলতে হবে ইমান আনার পরে ইমানের তাকাজা ইমানের সবক ইমানের শিক্ষা হলো এই যে মানুষ কথা বলবে কিছুই হবে না যা কিছু হবে সব আল্লাহ পাকের পক্ষ থেকে হবে আল্লাহ যা আমাদের কিসমতে লেখছে আমাদের ভাগ্যে লেখছে সেটাই হবে এর বাইরে কিচ্ছু হবে না যদি কোনো কষ্টের কথা লেগে থাকে কোনো দিন আরাম মানুষ খুঁজে পাবে না যদি আল্লাহ আরাম লেখে থাকে তাহলে কোনোদিন সে কষ্টের চেহারাও দেখবে না মেরে মহতারাম দোষা বুঝে দাও যা কিছু আল্লাহ লিখছেন বাস আল্লাহকে রাজি করা আল্লাহকে রাজি করা আল্লাহর হাতেই চাবিকাঠি আল্লাহই সব কিছু করেন আল্লাহকে রাজি করাই মানুষের একমাত্র কাজ আল্লাহকে রাজি করায় মানুষের একমাত্র সিদ্ধান্তের বিষয় রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম মদিনা মুনামুনাতে যখন হিজরত করে গেলেন তখন মদিনাবাসীদেরকে জমা করে তিনি যে খোদবা দিয়েছিলেন সেই খোদবার মধ্যে তিনি একটা কথা বলছিলেন যে যে ব্যক্তি খোদার সঙ্গে নিজের মামলা ঠিক করে নিবে নিজের নিজের বিষয়টাকে ঠিক করে নিবে আল্লাহ তালা তার মখলুকের মধ্যে আর তার মধ্যে সব বিষয়কে ঠিক করে দিবেন আল্লাহ যে ব্যক্তি আল্লাহ এবং তার মধ্যের বিষয়টাকে ঠিক করে নিবে অর্থাৎ সে আল্লাহকে রাজি করবে আল্লাহর তাজ করে আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালার হুকুম মতো চলে দিনের জন্য মেহনত করে কষ্টের পরোয়া করে না আরামের পরোয়া করে না সব জিনিসকে কোরবানি করে সে দিনের কাজ করছে সে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে ঠিক করার জন্য ফলে যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে নিবে তার বিষয়কে ঠিক করে নিবে আল্লাহ তালা সমস্ত তার সৃষ্টির মধ্যে সৃষ্টির সঙ্গে তার সম্পর্ককে যে আল্লাহকে আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করছে তার সম্পর্ককে ঠিক করে দিবেন কে করে দিবেন আল্লাহ করে দিবেন আল্লাহর সঙ্গে যে তার সম্পর্ককে ঠিক করে দিছে সমস্ত মহলুকের সঙ্গে তার সম্পর্ককে আল্লাহ ঠিক করে দিবেন এই জন্য মেরে মহতারাম দোস্ত বলেন যে আগে পিছে এদিক সেদিকে দেখা নাই কি হবে না হবে কিছুই না বলে যে আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন যে যা তোমার ভাগ্যে আমি লিখছি আমি করি আমার হাতে চাবিকাঠি আমি যেদিকে ঘোরাবো সেটাই ঘুরবে সেটাই হবে আমি যা লিখছি তাই হবে সারা দুনিয়ার কোনো শক্তি নাই আল্লাহর লেখাকে খণ্ডাইতে পারে এই জন্য মেরে মোহতরাম দোষটা বুঝব বলেন যে দিন ইমানের শিক্ষা একটা এটাও যেটা সাহাবার আল্লাহ তালাম আজমাইন মিছিলের ইমান আনার পরে কলমা আনার পর কলমা পড়ার পরে তারা একটা সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়েছিলেন যে এই সিদ্ধান্ত করলাম যে মোট পর্যন্ত এই দিনের জন্য যান মালের কোরবানি এবং মেহনত করতেই থাকে যা অবস্থা হয় হবে কারণ যখন এরকম করবে তো আল্লাহ তারা দুনিয়ার অবস্থাও ঠিক করে দেবেন নিচের অবস্থাও ঠিক করে দেবে আর উপরে জান্নাতের অবস্থাও ঠিক করে দেবে ہم کو دعوت کی محنت کی ہے دعا کا انعام دیا ہے دعوت کی محنت کرو اور اللہ سے دعا مانگو دعوت کی محنت کرو اللہ سے دعا مانگو نبیوں کا یہی طریقہ ہوا آپ نبیوں کی سیرت دیکھیں کہ انہوں نے جو کام ان کے ذمہ آیا وہ کیا پھر اللہ سے دعا مانگی اللہ نے فیصلہ کر دیا ہاں انعام ہے اللہ کا وہ کیا کہ دعا دین کے لیے جان مال لگانے والوں کی دعاؤں کو اللہ ایسے قبول کرے گا جیسے نبیوں کی دعائیں قبول ہوتی ہیں معمولی بات نہیں ہے دعا مومن کا ہتھیار ہے ہے کہ دعا مومن کا ہتھیار ہے کہ مومن پر ایمان کی تقاضی پورے کرنے میں حالات آتے ہیں تو حالات کو کیسے دفع کرے کہ دعاؤں سے توبہ سے توبہ سے دعاؤں سے حالات کو دفع کراؤ کہ حالات ہے کہ دعا مانگو اللہ سے کہ دعا سے رکی ہوئی بارش برس جاتی ہے برستی ہوئی بارش رک جاتی ہے حدیثوں میں دعا مانگی تو رکی ہوئی بارش برس گئی جمعہ کے دن دعا مانگی حضور نے لوگوں کے بارش نہیں ہے تو دعا مانگی بارش شروع ہو گئی اگلا جمعہ آیا بارش چالو ہے وہ پھر آئے یا رسول اللہ بہت بارش ہو گئی ہے مکانات گر گئے ہیں راستے بند ہو گئے ہیں دعا کیجیے پھر دعا مانگی تو بارش بند ہو گئی یہ حضور صلی اللہ نے بتایا کہ دعا یہ دعا اللہ کا انعام ہے وہ ہم کو دیا ہے وسلم دعائیں ہمارے لیے چھوڑ کے گئے ہیں دعوت کا کام بھی ہمارے لیے چھوڑ کے گئے ہیں کہ دعوت کا کام کرو دین کے تقاضے پورے کرو محنت کر کے دین سیکھ کر کے دین پر پابند ہو کر کے اس تقاضے کو پورا کرو پھر دعاؤں میں دعاؤں میں قبولیت آئے گی جو بات نہیں ہو سکتی تھی وہ ہو جائے گی جسے صحابہ کو دعا ملی تھی میں جب پہلی مرتبہ نظام الدین گیا بہت ساٹھ سال کی بات کر رہا ہوں ساٹھ سال پہلے کی بات نظام کر کے حاضر جی بیان کر رہے تھے تو بیان میں نے صاحب کا قصہ سنا رہے تھے وہ مجھے ابھی تک یاد ہے کہ صحابہ صحابہ کی جماعت اور قافلہ جنگل میں چل رہا ہے وہ چلتے رہتے تھے تقاضوں پر اچانک بارش ہو گئی جنگل میں تو بھائی ابن کعب نے دعا مانگی کہ یا اللہ بارش یہ تو سب کی ضرورت کی چیز ہے یہ تو ہوتی رہے لیکن میرے کپڑے میرا سامان نہ بھیگے یہ دعا مانگی کہ میرے کپڑے میرا سامان نہ بھیگے ہاں جب کافلہ منزل پر پہنچا تو سب بھیگے ہوئے ہیں یہ کورے ہیں ان کا لباس کوڑا نہیں تو حضرت عمر نے پوچھا ہو بھائی یہ کیا بات ہوئی انہوں نے کپڑے نہیں دیکھے کہ میں نے اپنے پروردگار سے دعا مانگی تھی مومن کی دعا کہ مومن کی دعا کیا ہے اللہ کی قدرت آئے گی مدد کرنے کے لیے یہ ہر مومن کے لیے ہے جتنے درجے کا ایمان جتنے درجے کی مدد تو یہ قصہ سنا رہے تھے کہ وہ بھائی اب کو رہے ہیں ان کے کپڑے کورے ہیں باقی لوگ بھگے ہوئے ہیں جب پوچھا حضرت عمر نے تو انہوں نے کہا میں نے اپنے اللہ سے دعا مانگی تھی یہ اللہ میرے کپڑے نہ بھیگے تو اللہ نے میری دعا قبول فرمائی تو یہ سمجھاتے تھے حضرت جی کہ صحابہ کو جو انعام ملا تھا وہ دعاؤں کی قبولیت کا انعام ملا تھا کہ کام کرتے کرتے اس درجے پر پہنچے کہ ان کی دعائیں قبول ہوتی تھی یہ اصلی کامیابی ہے تو وہ جنت مانگے تو اللہ جنت دے دے مدد مانگے تو مدد دے دیں ہاں یہ انعام دعاؤں کا ہر ایمان والے کے لیے اپنے اپنے ایمان کے تقاضوں کے حساب سے دعاؤں میں قبولیت آئے گی حدیثوں میں ہے جیسے نبیوں کی دعائیں قبول ہوتی ہے ایسے ایمان والوں کی دعائیں قبول ہوتی ہے جب وہ نبیوں والا کام کریں گے اس لیے کہا کہ اللہ کے دین کے کام کرنے والوں کو کوئی نہ ستاوے اگر ان کو کوئی ستائے گا تو اللہ تعالیٰ ان کی وجہ سے ایسے ناراض ہوں گے جیسے نبی کے ستانے سے ناراض ہوتے اور اللہ ان کی دعائیں ایسے قبول کرے گا جیسے نبیوں کی دعائیں قبول کرتے ہیں جن کے لیے قربانی والوں کا یہ مرتبہ ہے اللہ کا تو میرے محترم گفتگو اللہ تعالی کے انعام دیسن اللہ تعالیٰ دوار انعام دیسن اللہ تعالیٰ আরেকটা কাম দিয়েছেন সেটা হলো দাওয়াতওয়ালা কাম জিম্মাদারি দাওয়াতওয়ালা কাজের জিম্মাদারি দিয়েছেন আর দোয়ার পুরস্কার দিচ্ছেন দোয়ার ইনাম দিচ্ছেন মানে দোয়া করবে তো তোমাদের দোয়া কবুল হবে বলেন যে যখন দাওয়াত কাম করবে দিনের মেহনত করবে জিম্মাদারি আদায় করবে তো যে তাদের দোয়া নবীদের দোয়ার মতো কবুল হবে এই জন্য মেরে মহাজারাম দোষটা বুঝব দোয়া সম্পর্কে হাদিসের মধ্যে আসছে মোমেনের হাতিয়ার মোমেনের অস্ত্র হইল দোয়া যে এই দাওয়াতওয়ালা কাম দিনের কাম করতে যায় যদি কোনো বাধার সম্মুখীন হয় তো তার অস্ত্র হইল দোয়া দোয়া করবে তো দোয়ার দ্বারা আল্লাহ তারা ওই বাধাকে দূর করে দেবেন ওই অসুবিধাকে দূর করে দেবেন এই জন্য দোয়া আল্লাহ পাকের পক্ষ থেকে এই উম্মতের জন্য এনাম রসুরে পাক সাল্লাহ আলি ইসলাম উম্মতকে দুই জিনিস দিয়ে গেছেন এক হলো উম্মতের জন্য দাবাতওয়ালা মেহনত দিয়ে গেছেন আরেক হল এই উম্মতের জন্য দোয়া দোয়া দোয়া দিয়ে গেছেন যে দোয়া করবে তারা তো তাদের দোয়া দ্বারা তাদের সমস্ত কাজ হাসিল হয়ে যাবে এবং তাদের সমস্ত অসুবিধা দূর হয়ে যাবে তো একটা হলো ভাই দাবাতওয়ালা কাম আরেক হলো দোয়া দোয়াকে হাতিয়ার বলা হয়েছে উনি বলেন যে ভাই যখন দাওয়াতওয়ালা কাম করবে তখন নবীদের মতো দোয়াকে আল্লাহ তারা কবুল করবেন এখন সে যে কোনো দোয়া করবে আল্লাহ তারা তার দোয়াকে কবুল করবেন সাহাবাদের অবস্থা এটাই ছিল দাওয়াতের রাস্তায় তারা চলতেন দিনের রাস্তায় তারা চলতেন আর বলে যে যখনই কোনো অসুবিধা দেখতেন দোয়া করতেন আল্লাহ তারা তার অসুবিধাকে দূর করে দিতেন মনে করেন যে আমি আজ থেকে ষাট বছর আগে যখন আমি জমাতে বেরিয়েছি জমা থেকে ফিরছি বলে যে মার্কাজে পৌঁছছি তো সেখানে হজরত মহানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলীর বয়ান হইতেছিল উনি বয়ানের মধ্যে শুনাইতেছিলেন দোয়া কিভাবে কবুল হয় সাহাবা রবি আল্লাহ আহমদ মাহিন্দের দোয়া কেমনভাবে কবুল হইত বলেন যে হয়তো কাব রবি আল্লাহ ঘটনা শুনাইতেছিলেন বলে যে জমাতে চলতেছিলেন মরুভূমির মধ্যে তো হঠাৎ বৃষ্টি আসলো তো বলে যে জমাতের সাথীরা আগে ছিল পিছনে ছিল উনি মরুভূমির মধ্যে বৃষ্টি যখন আসছে তো উনি দোয়া করতে শুরু করছেন আল্লাহ এই বৃষ্টি তো তোমার নিয়ামত অনেক মহলুকের প্রয়োজন আছে আমি বৃষ্টি বন্ধ করতে বলি না বাকি আমার কাপড় চোপড় যেন না ভিজে আমার সামান যেন না ভিজে তো তোমার যে ওনার কাপড় চোপড় ভিজে নাই ওনার সামানও ভিজে নাই চলতে চলতে যখন সামনে যে জামাতের অংশ ছিল তাদের সঙ্গে মিললেন সেখানে হজরত অমর রাজিউল্লাহ ছিলেন উনি দেখলেন যে যে পুরা জামাতের সবাই কাপড় সামানপত্র ভিজে গেছে আর উবাই উঠে কাপ একেবারেই শুকনা তার কাপড় চোপড়ও শুকনা তার সামানও শুকনা বলে উভয় কি হলো বৃষ্টি পাইনি তোমার বলে হ্যাঁ পাইছিল আমি দোয়া করছিলাম আল্লাহ তোমার কাছে যে আল্লাহ যেন আমার কাপড় না ভিজায় আর আমার যেন সামান বোতলে না ভিজে তো মেরে মহতারাম দোষটা বুঝুক আল্লাহ তালা এই উম্মতকে দাওয়াতওয়ালা কাম দিচ্ছেন দোয়ার মধ্যে কবুলিয়ত দিচ্ছেন যে যখন দাবতওয়ালা কাম করবে তো দোয়ার মধ্যে কবুলিয়ত আসবে সাহাবা রাজিউল্লাহ তালান মজমাইন তারা এই কাম করছেন তাদের দোয়া এমনিভাবে কবুল হইত সেই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ যে এই জিম্মাদারি যখন আদায় করবে তো আল্লাহ তালা তাদের দোয়াকে কবুল করবেন तो क्यों भाई इसके लिए फैसला करते हैं অনেক বলছেন যে ভাই সাহাবারা তো ফয়সলা করতেন সিদ্ধান্ত নিতেন বলে যে তাদের মত পর্যন্তের জন্য একটাই সিদ্ধান্ত আমরা আমরা কি কি মজমার মধ্যে মধ্যে ময়দানের যারা আসি সিদ্ধান্ত করছি ہی نہیں ہے چار مہینہ یہ نہیں پوری زندگی اللہ تعالیٰ کے حکموں پر گزریں گے ہاں دین যে যে ভাই চিল্লা نہ دے মাস چلنا এটুকু জিনিস হয়ে গেল کام ہے ذمہ داری دائز تو ذمہ داری ہمارے کیونکہ کلبے کا یہی تقاضا ہے کلمہ تقاضا کلبے کا تقاضا یہ ہے کہ اپنے اندر اتنا ایمان پیدا کرو کہ جو اللہ کے پردوں کو ادا کرا اللہ کے حرام سے بچائے اور اللہ کے دین کے تقاضوں پر چلائے اتنا ایمان پیدا ہونا ضروری ہے पैदा होना जरूरी है भाई कलमे का हक अदा करने के लिए কলমার তাকাজা এবং ইমানের তাকাজা এটাই যে ভাই এই পরিমাণ ইমান মানুষের মধ্যে পয়দা হয় কি যার দ্বারা সে আল্লাহ তালার হুকুমের উপরে চলে এবং আল্লাহ তালার নিষেধ কাজ থেকে সে বাঁচতে থাকে বাঁচতে পারে আরাম কাজ থেকে বাঁচতে পারে এবং আল্লাহর রাস্তায় দি- দিনের দিনকে দুনিয়াতে চিন্তা করার জন্য এই জিম্মাদারি বলে এর জন্য আল্লাহর রাস্তায় চলতে পারে اس لیے اللہ کے راستے کا یہ عمل یہ تو ہر جگہ ہونا ہے ہر وقت کرنا ہے بھائی اللہ راستہ رہی محنت ہر جگہ ہی کرتے ہوئے سب ہی کرتے ہو ہر حال میں کرنا ہے سب سا ہی کرتے ہو ہاں ترتیب سے کرنا ہے ہاں، نیم کرو مشورے سے کرنا ہے مشورہ سنگے کرو ہاں تاکہ یہ آسان ہو جائے جیسے آسان ہو جائے ہر جگہ کرنا ہے ہر وقت کرنا ہے کیونکہ سب جگہ ہی کرتے ہو سب سمے کرتے ہو تو پھر ہر حال میں اللہ کی مدد آئے گی تو سب سب وسط سے اللہ تعالیٰ ساتھ جو زمین آسمان سے برکتیں ظاہر ہوگی زمین آسمان سے کیا برکت ظاہر ہوگی دعاؤں میں قبولیت آئے گی دعار مندے قبولیت آئے گی اور دلوں میں چین آئے گا دلوں مندے اطمینان آپ شانتی یہ سب حدیث قرآن حدیث میں ہے یہ باتیں یہ سب کسی قرآن حدیث سے مدعا تو اس کے لیے تیار ہے ان হ্যাঁ ভাই বলেন না দাঁড়ায় নাম বলেন ইউনিয়ন বোর্ডের ঘর মোহাম্মদ গোয়েল আল্লাহ করে হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ